আউযু বিল্লাহি মিনাশ আজকের পর্বের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ধারাবাহিক আলোচনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফার সময়কালের বিভিন্ন ঘটনা গত পর্বে আমরা ওসমান আহমান আফমান রাজিউল্লাহ তালাহু তার শাহাদাতের ঘটনা আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা সেই শাহাদাতের পরবর্তী ঘটনাগুলো সেই ঘটনা প্রবাহের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি বিগত আলোচনাগুলোর মতো এই সিরিজেও আমরা চেষ্টা করব একদিকে ইতিহাসের ঘটনাভিত্তিক যে বর্ণনা সেগুলোকে উপস্থাপন করা আরেকদিকে সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের ব্যক্তিত্বকে সামনে রেখে ঘটনাগুলোকে জানার চেষ্টা করা এভাবে আমরা আবু বকরা সিদ্দিক ওমর ইবনুল খাতাব এবং ওসমান ইবনু আফফান রাজিউল্লাহ তাল আনহুম তাদের জীবনী আলোচনা সমাপ্ত করেছিলাম। কাজেই একদিকে ইতিহাসের সেই ঘটনা বর্ণনার ধারাবাহিকতাকে ধরে রাখা, আরেকদিকে এখন আমরা যেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানতে যাচ্ছি অর্থাৎ আলী ইবনে আবি তলিব রাজিয়াল্লাহ তালাহু তার ব্যক্তিত্ব তার জীবনী এই দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমেই এই পর্যায়ের পর্বগুলোকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি আজকের পর্বের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ঘটনা প্রবাহ ওসমান ইবনু আফফান রাজিয়াল্লাহ তার শাহাদাতের পরবর্তী ঘটনা এবং আলী রাজিয়ালহানহুকে খলিফা হিসেবে বাইয়াত প্রদানের ঘটনা। এই পর্বের শেষের দিকে সংক্ষেপে আমরা আলী রাদিয়াল্লাহু ব্যক্তিত্বের কিছু বিষয় তার দৈহিক বর্ণনা এভাবে এই পর্ব আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমরা একেবারে শুরু থেকে শুরু অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম বংশ উপাধি এভাবে একেবারে খলিফা হওয়ার আগ পর্যন্ত সকল প্রধান ঘটনাগুলোকে উল্লেখ করার চেষ্টা করব আগামী তৃতীয় পর্বে বিভিন্ন টুকরো ঘটনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু ব্যক্তিত্বের গভীরে আমরা প্রবেশ করার চেষ্টা করব। কাজেই সেখানে থাকবে তার বিভিন্ন উক্তি, খুতবা এবং খুঁটিনাটি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়। সামনের পর্বগুলোতে যা আসছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে সংক্ষিপ্ত শিরোনাম উল্লেখ করে আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। সামনের পর্বগুলোতে যেহেতু আসবে ইতিহাসের ধারাবাহিক ঘটনা প্রবাহ কাজে সেখানে আসতে যাচ্ছে জামালের যুদ্ধ সিপিনের যুদ্ধ খাওয়ারিজ ফিতনা এবং এরপর আলী আদি আল্লাহানহুর শাহাদাতের ঘটনা এবং একই সঙ্গে শিয়াদের উৎপত্তির বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা এভাবে আলী রাজি আল্লাহানহুর জীবনী আলোচনার অংশ সমাপ্ত হয়ে পরবর্তীতে আমরা প্রবেশ করব হাসান রাজি আল্লাহানহুর জীবনী আলোচনায় কাজে সেখানে আসতে যাচ্ছে কারবালার ঘটনা এবং এরপর আসবে আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু হুমা তার শাহাদাতের আলোচনা এভাবে ইতিহাসের এই অংশকে আমরা সমাপ্ত করার ইচ্ছা রাখি পঁয়ত্রিশ হিজড়ি আঠারো দুল হিজ্জা শুক্রবার দিনে ওসমান ইবন আফান রাজিউল্লাহানহুকে শহীদ করে দেওয়া হয়েছিল তিনি একদল বিভ্রান্ত লোকেদের হাতে শাহাদ বরণ করলেন কাজেই সেই অবস্থায় আরেকটি বড় প্রশ্ন মুসলিমদের সামনে ছিল সেটা হচ্ছে কে হবেন পরবর্তী খলিফা আবদুল ইবনে সাবা এবং তার অনুসারীরা অর্থাৎ সাবাই চক্রান্তকারীরা তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষতিগ্রস্ত করা ইসলামকে ক্ষতিগ্রস্ত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য এই অশুভ উদ্দেশ্যকে সামনে রেখে তারা বাহ্যিকভাবে নানা ধরনের অভিযোগ আপত্তি এগুলো উপস্থাপন করে আসছিল কিন্তু যখনই খলিফা ওসমান ইবন আফান ইতলানহু সেগুলোকে মেটানোর চেষ্টা করেছেন সেই অবস্থায় সেগুলো প্রকাশ হয়ে যায় যে সেই অভিযোগগুলো ছিল মূলত এক ধরনের টালবাহানা এবং ছলছুতো মাত্র তাদের অন্তরে অশুভ ইচ্ছা ছিল সেটা হচ্ছে স্বয়ং খলিফা ওসমানকেই তারা হত্যা করতে চায় এবং শেষ পর্যন্ত তারা সেটা করতে সক্ষম হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহুকে হত্যার মাধ্যমে যে ফিতনার সূচনা তারা করেছিল সেটাকে তারা স্থায়ী রূপ দিতে তৎপর ছিল সেটাকে বিকশিত করতে তৎপর ছিল এই উদ্দেশ্যে তারা চেয়েছিল যে মুসলিমদের মধ্যে একটি স্থায়ী বিভক্তি কিভাবে স্থাপন করা যায় ওসমানকে হত্যা করার আগেই তারা তিন গ্রুপে বিভক্ত হয়ে তিনটি অঞ্চল থেকে এসেছিল মিশর থেকে এসেছিল কুফা থেকে এবং বাসরা থেকে তাদের প্রধান ফিতনাবাজরা তাদের গ্রুপ, দল ইত্যাদি এসেছিল। মিশরীয় লোকেরা বলাবলি করছিল আমরা পরবর্তী খলিফা হিসেবে আলী ইবনে আবি তলিবকে দেখতে চাই কুফার লোকেরা জুবায়েরকে সমর্থন করার দাবি করছিল এবং এভাবে বাসরা লোকেরা বলছিল আমরা তলহাকে দেখতে চাই এই প্রসঙ্গে একজন মুসলিম ঐতিহাসিক ইমাম আল আজুরি তিনি বলেছেন যে আল্লাহ আলীকে রক্ষা করেছেন তাল্লাহকে রক্ষা করেছেন এবং জুবাইরকে রক্ষা করেছেন সেই সকল ভ্রান্ত লোকেদের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার থেকে তারা শুধুমাত্র মৌখিকভাবে এই সমর্থনের দাবি করছিল অর্থাৎ তারা লোকেদেরকে সন্দেহগ্রস্ত করতে এবং সাহাবা একরামদেরকে ফিতনায় জড়ানোর জন্যই এই দাবি করছিল যে আমরা কেউ কেউ অমুককে অমুককে সমর্থন করি কিন্তু তিনি বলছেন যে আল্লাহ সুবাহতাল্লাহ সাহাবাদেরকে রক্ষা করেছেন তাদের ফিতনায় জড়ানোর থেকে এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে পরবর্তী খলিফা কে হবেন অর্থাৎ খলিফা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখা মতামত উপস্থাপন করা সেই ক্ষেত্রে এই ফিতনাবাজ লোকেদের আপত্তি আবেদন এই বিষয়গুলো একেবারেই গুরুত্বহীন কারণ আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে খলিফা নির্বাচন করার অধিকার খলিফা নির্বাচন করার অধিকার কাদের এবং কারা এই কাজের জন্য যোগ্যতা সম্পন্ন খলিফা নির্বাচনের যে গুরু দায়িত্ব সেটা পালন করার জন্য তখনও এই উম্মার মধ্যে যে সমস্ত প্রধান এবং সিদ্ধান্ত প্রদানকারী প্রভাবশালী ব্যক্তিরা বর্তমান ছিলেন তাদেরকে ফিখের পরিভাষায় বলা হয়ে থাকে আহলুল হাল্লি ওয়াল আকদ তারা কারা তারা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ সেই সময়ের মানুষেরা একদিকে আমরা দেখতে পাই আশারায় মুবাসেরা তাদের অনেকে তখনও জীবিত ছিলেন ওমর ইবুল খাতাব রাইতলানহু যে সুরা কমিটি গঠন করে গিয়েছিলেন সেই কমিটির সদস্যরা জীবিত ছিলেন এবং একই সঙ্গে সেই সময়ে আরও সম্মানিত এবং প্রধান ব্যক্তিত্ববর্গের মধ্যে ছিলেন বদরে যারা অংশগ্রহণ করেছিলেন আহলুল বাদর মুহাজিরিন এবং আনসারগন এরপরে ছিলেন অন্যান্য বিশিষ্ট সাহাবা একরাম কাজেই তারা হচ্ছেন ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গ সিদ্ধান্ত প্রদানকারী যোগ্যতা সম্পন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব এই সমস্ত ব্যক্তিদের বিপরীতে সেই সকল ফিতনাবাজ ব্যক্তিরা যাদের ইলমের দিকে বা আমলের দিকে কোনো অগ্রগামিতা ছিল না তাদের মতামত কিংবা আপত্তি কিংবা মৌখিকভাবে কাউকে সমর্থন করার বিষয়গুলো একেবারেই গুরুত্বহীন হয়ে যায় আহলুল হাল্লিওয়াল আকদ তাদের পরিচয় প্রদান করে ইমাম আল মাওয়ার্দি তিনি তার গ্রন্থ আল্লাহকাম সুলতানিয়া সেখানে উল্লেখ করেছেন যে তিনটি শর্তের মাধ্যমে নির্বাচন করা হয়ে থাকে যে কারা হবেন আহলুল হাল্লি ওয়াল আকদ প্রথম শর্ত হচ্ছে যে সেই সমস্ত ব্যক্তিদেরকে হতে হবে ন্যায়পরায়ণ এবং এর জন্য প্রয়োজনীয় শর্তাবলী তাদেরকে পূরণ করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইমাম বা খলিফা হওয়ার জন্য কে যোগ্য হবেন কিংবা ইমাম বা খলিফার হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেই সংক্রান্ত ইলম সেই ব্যক্তিদের থাকতে হবে তৃতীয় শর্ত হচ্ছে যে এমন রায় এবং হিকমার অধিকারী হওয়া যার মাধ্যমে ইমাম হওয়ার জন্য কোন ব্যক্তি সবচেয়ে উপযুক্ত অর্থাৎ খলিফা হওয়ার জন্য কোন ব্যক্তি সবচেয়ে উপযুক্ত এবং মুসলিম জাতির কল্যাণে সঠিক সিদ্ধান্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে কারা শক্তিশালী যোগ্যতা সম্পন্ন পারদর্শী সেগুলো নির্ণয় করতে আলুল হাল্লি ওয়াল আকদের ব্যক্তিদেরকে সক্ষম হতে হবে ওলামা একরাম অন্যান্য যোগ্যতার মধ্যে উল্লেখ করেছেন যে যারা আহলুল হাল্লি ওয়াল আকদ হবেন তাদের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলো হচ্ছে এক নম্বর অবশ্যই তাদেরকে পুরুষ হতে হবে আজাদ অর্থাৎ স্বাধীন হতে হবে কৃতদাস হওয়া চলবে না আলেম হতে হবে মুসলিম হতে হবে এবং এই কাজের জন্য তাদেরকে যোগ্যতা সম্পন্ন অর্থাৎ বিচক্ষণ হতে হবে কাজেই সেই সময়ে বিশিষ্ট সাহাবা একরাম এবং মদিনার অন্যান্য প্রধান ব্যক্তিত্ব তারা বেশ চিন্তিত এবং পেরেশান ছিলেন মুসলিম উম্মার প্রশাসন নিয়ে কেননা আমির ছাড়া বা খলিফা ছাড়া প্রশাসন টিকতে পারে না ওসমানকে হত্যা করার যে প্রাথমিক শখ বা ধাক্কা সেটাকে সামলে উঠে নিয়ে তারা এই বিষয় নিয়েই বেশি চিন্তিত এবং পেরেশান ছিলেন আরেক দিক থেকে আমরা দেখতে পাই যারা ফিতনাবাজ ব্যক্তি তারাও চিন্তিত ছিল নিজেদের নিরাপত্তা নিয়ে অর্থাৎ নিজেদের জীবন এবং পিঠ বাঁচাতে তারা বেশ আতঙ্কিত অবস্থায় ছিল কেননা সেই সময় ঘটনা প্রবাহ স্মরণ করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন গভর্নর তারা নিজে থেকেই ওসমান ইবনু আফমান রাইতলানহুর নিরাপত্তার কথা চিন্তা করে উদ্বিগ্ন ছিলেন পেরেশান ছিলেন এবং সাহায্যকারী বাহিনী প্রেরণ করেছিলেন এবং ততদিনে সেই বাহিনী মদিনার বাইরেই অপেক্ষমান অবস্থায় ছিল ওসমান রাইতলানের ঘটনা স্মরণ করলে আমরা দেখতে পাই যে ওসমান নিজে থেকেই সমস্ত সাহায্যের আবেদন সেগুলোকে নাকচ করে দিয়েছিলেন শেষ পর্যন্ত ওসমান ইবনু রহমানকে শহীদ করে দেওয়া হয়েছিল এবং সেই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরাই মদিনা নিয়ন্ত্রণ করছিল তারা সশস্ত্র ছিল এবং তাদের সংখ্যা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে বিভিন্ন পরিমাণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে যে তারা ছিল প্রায় আঠারোশো ব্যক্তি কুফা বস্ত্র এবং মিশর এই তিনটি অঞ্চল থেকে তারা এসেছিল এর সঙ্গে আরও সংযুক্ত হয়েছিল মদিনা সংলগ্ন বিভিন্ন আরব বা বেদুইন ব্যক্তিবর্গ যাদেরকে উল্লেখ করা হয়েছে যে তারা ছিল আলগাউগা বা একেবারে নিচু পর্যায়ের লোকেরা ইলমের দিক থেকে আমলের দিক থেকে তাকুয়ার দিক থেকে যারা একেবারে নিচু পর্যায়ের সাধারণ লোকেরা সেই লোকের অবিভ্রান্ত হয়ে এই ফিতনাবাদ ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়ে তাদের সংখ্যাকে একটি বড় আকার প্রদান করেছিল এবং ওসমানকে হত্যা করার পরেও তারা মদিনা ছেড়ে চলে যাচ্ছিল না সুতরাং তারা তাদের অবস্থান থেকে তাদের দৃষ্টিকোণ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য তারাও চাচ্ছিল যে দ্রুত পরবর্তী খলিফাকে নির্বাচন করা হোক কেননা খলিফা যদি মদিনার ভেতরেই অবস্থান করতে থাকেন তাহলে বাইরে থেকে আসা এই বাহিনীগুলো মদিনার উপর মদিনায় থাকা খলিফার অনুমতি না নিয়ে মদিনার ভেতরে অভিযান বা হামলা পরিচালনা করতে পারবে না সুতরাং সেই ফিতনাবাজ ব্যক্তিরা চাচ্ছিল যে তারা মদিনার ভেতরেই থাকবে এবং অন্যান্য মুসলিমদের সঙ্গে তারা মিশে যাবে যেন তাদেরকে পৃথক করা না যায় বিভিন্ন ক্লাসিক্যাল মুসলিম ঐতিহাসিক গ্রন্থে আমরা দেখতে পাই যে খলিফা নির্বাচনের ক্ষেত্রে ফিতনাবাজদের কিছু ঘটনা বা ভূমিকাকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেই ফিতনাবাজ ব্যক্তিরা এসে বিভিন্ন ব্যক্তিদের কাছে অনুরোধ করছিল যে আপনি খলিফার পদবি বা খলিফার দায়িত্ব গ্রহণ করুন খলিফার পদ গ্রহণ করুন এভাবে বিভিন্ন বর্ণনা উল্লেখ করা হয়েছে তারা বিভিন্ন বিশিষ্ট সাহাবিদের কাছে গিয়েছিল কিন্তু সাহাবায় কেরাম তাদের আবেদনকে প্রত্যাখ্যান করেছেন তারা কেউই খলিফার পদবি গ্রহণ করতে চাচ্ছিলেন না এই প্রসঙ্গে ডক্টর সাল্লাবি তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে খলিফা নির্বাচন করার ক্ষেত্রে ফিতনাবাজদের কোনো প্রভাব ছিল না অর্থাৎ যে বর্ণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে ফিতনাবাজ ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়ে খলিফার পদ গ্রহণ করার জন্য তাদের কাছে আবেদন পেশ করছিল সেগুলোর সনদ বিশুদ্ধ বলে প্রমাণিত নয় তবে বিভিন্ন ক্লাসিক্যাল ইসলামী ঐতিহাসিক কিতাবে সেই বর্ণনাগুলোকে দেখতে পাওয়া যায় কাজে ইতিহাসের এই অংশ বর্ণনা করতে গিয়ে আমরা আরও একবার শুরুতে যে মূল বিষয়বস্তুগুলো আমরা উল্লেখ করেছিলাম ওসমান ইবন আফান ইতলানহুর জীবনী আলোচনার প্রথম পর্বে সেগুলো স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইতিহাসের এই অংশকে আমাদেরকে যাচাই এবং বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করতে হয় অর্থাৎ শুধুমাত্র ফেস ভ্যালু দেখে বা ইতিহাসের কোনো গ্রন্থে একটি বর্ণনা উল্লেখ করা রয়েছে এটা দেখেই সেটাকে শতভাগ বিশুদ্ধ বলে গ্রহণ করার কোনো সুযোগ নেই সেগুলোকে যাচাই বাছাই করতে হয় এবং কোনটি বিশুদ্ধ কোনটি দুর্বল কোনটি অনির্ভরযোগ্য সেগুলো পৃথক করে সঠিক ঘটনার কাছাকাছি পৌঁছানো যায় এবং এটাই হচ্ছে ইতিহাসের এই অংশ বর্ণনা করার ক্ষেত্রে আহলসুন্নাবল জামায়াতের মূলনীতি বা পদ্ধতি বা মেথোডোলজি এর বিপরীতে গিয়ে যদি আমরা নিজেদের ধারণা কিংবা অনুমানের উপর নির্ভর করি যেমনটা আমরা দেখতে পাই যে বিভিন্ন লেখক তারা এই অংশগুলো বর্ণনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে শিয়াদের রচনার মাধ্যমে প্রভাবিত হয়েছেন কিংবা কেউ কেউ ইসলামের শত্রু প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের রচনাকেও তাদের বিভিন্ন রচনাতে উল্লেখ করেছেন যারা এই দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করেছেন তারা বিভিন্ন সময়েই ভুল পরিসমাপ্তিতে পৌঁছেছেন কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বর্ণনাগুলোকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক বর্ণনাকে গ্রহণ করতে হবে কাজেই দুর্বল এবং অনির্ভরযোগ্য বর্ণনার বিপরীতে যখন কোনো প্রমাণিত এবং বিশুদ্ধ বর্ণনা পাওয়া যাবে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে সুতরাং এই অংশে আমরা দেখতে পাই যে ফিতনাবাজরা বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়ে তাদের কাছে আবেদন করেছে খলিফার পদবি গ্রহণ করার জন্য এর বিপরীতে বিশুদ্ধ এবং প্রমাণিত বর্ণনা হচ্ছে এটা যে মদিনার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন সাহাবায় কেরাম তাদের অনেকেই আলী ইবনু আবি তালিব রাইদিয়াল্লাহ আনহু তার কাছে আসলেন এবং এসে অনুরোধ করলেন আপনি খলিফার পদবি গ্রহণ করুন শুরুতে আলী অনাগ্রহী ছিলেন এবং তাদেরকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন শেষ পর্যন্ত তাদের ক্রমাগত অনুরোধের ভিত্তিতে তিনি বায়াত গ্রহণ করতে রাজি হলেন এবং সেই ঘটনা বর্ণনার দিকে এবারে আমরা অগ্রসর হচ্ছি এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে অমর ইবিন খাতাব রাজিয়াল্লাহ আনহু তিনি যে সুরা কমিটি গঠন করে গিয়েছিলেন ছয় জনের কমিটি সেই কমিটির মধ্যে পরবর্তীতে ওসমান ইবন আহমান তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন এবং তাকে শহীদ করে দেওয়া হয়েছে অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহানহু তিনিও ওসমান ইবন আহমান রাজিউল্লাহানহুর খিলাফতকালেই মৃত্যুবরণ করেছিলেন কাজেই সেই ছয় জনের কমিটির মধ্যে অবশিষ্ট ব্যক্তি ছিলেন চারজন তারা হচ্ছেন আলী তালহা জুবায়র এবং সাদ ইবন আবি আক্কাস রাজিউল্লাহু আনহুম এবং তাদের সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহু আনহুমা যাকে ওমর ইবুল খাতাব সিদ্ধান্ত প্রদানকারী ব্যক্তি হিসেবে রেখেছিলেন যদি পরিস্থিতি যদি পরিস্থিতি এমন হয় যে কোনো দুইজন ব্যক্তির উপর সমসংখ্যক সদস্য মতামত প্রদান করেছেন সেই ক্ষেত্রে আবদুল্লা ইবনে অমর তিনি মতামত দিবেন এবং দুইজনের মধ্যে একজনকে নির্বাচিত করবেন কাজে আবদুল্লা ইবনে অমর তিনিও এই কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে পরবর্তী যিনি খলিফা হবেন তিনি এই কমিটির মধ্য থেকেই কোনো একজন ব্যক্তি হবেন এভাবে মদিনার বিশিষ্ট ব্যক্তিরা তারা আলী ইবনু আবি তালিব রাজিয়াল্লাহ আনহুর কাছে এসে অনুরোধ করছিলেন খলিফার পদবি গ্রহণ করার জন্য এই প্রসঙ্গে একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে যা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি আলী ইবনু আবি তালিব রাজিয়াল্লাহ আনহুর সন্তান এবং তাকে বলা হচ্ছে ইবনুল হানাফিয়া এবং এর ঘটনা আমরা স্মরণ করতে পারি যে মুহাম্মদ তার মা ছিলেন বনু হানিফা সেই গোত্রের নারী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যে সন্তানদের লাভ করেছিলেন তাদের থেকে পৃথক পরিচয় প্রদান করার উদ্দেশ্যে মুহাম্মদ তাকে এভাবে পরিচয় করানো হতো যে তাকে বলা হতো মুহাম্মদ ইবনুল হানাফিয়া মুহাম্মদ ইবনুল হানাফিয়া আলী রাদিয়াল্লাহুর সন্তান তিনি বর্ণনা করে বলছেন যে আমি আলীর সঙ্গে ছিলাম যখন ওসমানকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেই অবস্থায় একজন ব্যক্তি আলীর কাছে আসলেন এবং বললেন আমিরুল মিনিনকে হত্যা করা হয়েছে এই সংবাদ শুনে আলী তিনি উঠে দাঁড়ালেন এবং আমি অর্থাৎ মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বলছেন যে আমি তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হলাম এবং তাকে কোমর ধরে কোমর ধরে পাকড়াও করে তাকে থামিয়ে রাখতে চাইলাম তখন আলী বললেন যে আমাকে যেতে দাও সাকিলাত কা উম্মুকা তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তোমার জন্য দুর্ভোগ আমাকে যেতে দাও আলী বের হয়ে গেলেন সেই বাড়িতে গেলেন যেখানে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ তার উপর রহম করুন এরপর আলী সেখান থেকে নিজের বাড়িতে ফেরত আসলেন এবং দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতর অন্তর্হিত হলেন। এরপর লোকেরা তার কাছে আসলো এবং দরজায় কড়া নাড়তে থাকলো। তারা আলীর কক্ষে প্রবেশ করল এবং বলল যে এই ব্যক্তি অর্থাৎ খলিফা ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে এবং লোকেদের উপর অবশ্যই একজন আমির বা খলিফা থাকা প্রয়োজন এবং এই কাজের জন্য আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন কাউকে আমাদের জানা নেই আলী তখন তাদেরকে জবাব দিয়ে বললেন যে তোমরা আমাকে চাও না বরং আমি খলিফা বা আমির না হয়ে তোমাদের একজন উপদেষ্টা হয়ে থাকতে চাই তারা জবাব দিয়ে বললেন না আল্লাহর কসম করে বলছি আমরা আপনার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন আর কাউকে জানি না তখন তিনি বলেছিলেন যে যদি তোমরা এভাবে জোর করো বা পীড়াপিড়ি করো তাহলে আমার কাছে বাইয়াত দিতে পারো কিন্তু এটা গোপনে প্রদান করা চলবে না আমি মসজিদে যাব এবং সেখানে আমি লোকেদের কাছ থেকে বাইয়াত তথা আনুগত্যের শপথ গ্রহণ করব এই বর্ণনাটি উল্লেখ করেছেন আবু বকর আল-খাল্লাল তার বিশুদ্ধ সনদে। একই রকম আরেকটি বর্ণনা বর্ণনা করা হয়েছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া থেকে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে যে লোকেরা বারবার এসে আলীর কাছে অনুরোধ করছিল তাকে খলিফার পদবি গ্রহণ করার জন্য অনুরোধ করছিল সেই অবস্থায় আলী শেষ পর্যন্ত রাজি হলেন এই কথার ভিত্তিতে যে বাইয়াত আমি গোপনে গ্রহণ করব না বরং এটা আমি মসজিদে গিয়ে গ্রহণ করব এবং সেখানে এরপর যারা সাধারণ মুসলিম তারা এসে আমার কাছে বাইয়াত প্রদান করবে আব্দুল ইবনে আব্বাস হুমা তিনি বলেছেন যে আমি চাচ্ছিলাম না যে তিনি মসজিদে যান এবং সেখানে গিয়ে বায়াত গ্রহণ করুন এর কারণ হচ্ছে যে ফিতনাবাজদের পক্ষ থেকে তিনি আলীর উপর কোনো ক্ষতির আশঙ্কা করছিলেন কিন্তু আলী মসজিদে গেলেন এবং সেখানে পরবর্তীতে আনসার এবং মুহাজিরিন অর্থাৎ বিশিষ্ট সাহাবা একরাম তারা এসে তার কাছে বায়াত প্রদান করলেন এবং সবশেষে সাধারণ মদিনাবাসী তারাও বায়াত প্রদান করল এখানে কয়েকটি লক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আলী নাবিত আবি তালিবের কাছে যারা বায়াত প্রদান করেছেন এবং এর জন্য অনুরোধ করেছেন তারা ছিলেন মদিনার বিশিষ্ট ব্যক্তিত্ব আহলুল হাল্লি ওয়ালাকত এবং তারা সেই ফিতনাবাজ ব্যক্তিত্ব ছিলেন না এবং যে বর্ণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা জোর করে আলীকে বাধ্য করেছিল বায়াত গ্রহণ করার জন্য সেগুলো দুর্বল এবং কিছু কিছু বর্ণনা সঠিক নয় আরেকটি বর্ণনা এসেছে যে যখন সাহাবা একরাম আলীর কাছে অনুরোধ করেছিলেন যে আপনি খলিফার পদবি গ্রহণ করুন সেই অবস্থায় প্রথমে কিছুটা অনাগ্রহী থাকলেও শেষ পর্যন্ত আলী যখন রাজি হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কা যদি আমি না করতাম তাহলে আমি এই পদবি বা এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হতাম না এবারে বাইয়াতের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু প্রাসঙ্গিক বিষয়ের বর্ণনার দিকে আমরা যাচ্ছি তাল্লাহা এবং জুবায়র রাজিউল্লাহ আনহুমা তাদের প্রসঙ্গে কিছু বর্ণায় উল্লেখ করা হয়েছে যে তারা বায়াত প্রদান করতে অনাগ্রহী ছিলেন এবং শেষ পর্যন্ত সেই ফিতনাবাজ ব্যক্তিরা তাদেরকে তরবারির মুখে বাধ্য করেছে বায়াত প্রদান করতে এই বর্ণনাগুলো প্রসঙ্গে ডক্টর সাল্লাবি তিনি আলোচনা করেছেন এবং উল্লেখ করেছেন যে এই বর্ণনাগুলো বিশুদ্ধ নয় বা সঠিক নয় সাহাবা একরাম তারা স্বতঃস্ফূর্তভাবেই আলীকে খলিফা হিসেবে মনোনীত করেছিলেন আবু বাসির আল আবিদি তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমি মদিনাতে ছিলাম যখন ওসমানকে শহীদ করা হয়েছিল মুহাজিরিন আনসার তাদের মধ্যে তালহা এবং জুবাইর অন্তর্ভুক্ত ছিলেন তারা একত্রিত হলেন এবং আলীর কাছে গিয়েছিলেন তারা বললেন হে আবুল হাসান আপনি আসুন এবং আমাদের আনুগত্য গ্রহণ করুন তিনি বলেছিলেন যে সেই পদবীর কোনো প্রয়োজন আমার নেই আমি তোমাদের সাথে আছি এবং তোমরা যাকে নির্বাচন করবে তার সাথে আছি তাকে আমি গ্রহণ করে নেব কাজেই তোমরা কাউকে নির্বাচন করে নাও সেই অবস্থায় তারা বলেছিলেন বরং আল্লাহর কসম আমরা আপনাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না আমরা আপনাকে ছাড়া আর কাউকেই নির্বাচন করব না সুতরাং এই প্রসঙ্গে সাহাবা একরামের ঐক্যমতের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বর্ণনা একই রকমের যেগুলো উল্লেখ করেছেন ইমাম ইবনে জারির রাহিমাউল্লাহ তার ইতিহাসের গ্রন্থে এবং যে বর্ণনাটিতে উল্লেখ করা হয়েছে যে তালহা রাদিল্লা তালাহুকে বাধ্য করা হয়েছিল যে তার ঘাড়ে তরবারি থাকা অবস্থায় তিনি বাধ্য হয়ে বায়াত প্রদান করেছেন এবং তার যেই হাত উহুদের দিনে আল্লাহ রসুল্লাহ ইসলামকে রক্ষা করতে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল সেই হাত ছিল আলীর হাতে বাইয়ার প্রদানকারী প্রথম হাত এই বর্ণনাগুলোর প্রসঙ্গে ইমাম ইবনুল আরবি তিনি বলেছেন যেগুলো হচ্ছে জাল বর্ণনা মিথ্যা বর্ণনা এরপরে আরও আলোচনা করে তিনি বলেছেন যারা বলতে চায় যে প্রথম যেই হাত আলীর হাতে বাইয়াত দিয়েছিল সেটি ছিল একটি পক্ষাঘাতগ্রস্ত হাত বা একটি অচল হাত এবং এই কারণে তারা বলতে চায় যে আলীর বিষয় অর্থাৎ তার খিলাফ বা কিছুতেই সফল হবে না সেই প্রসঙ্গে আলোচনা করে তিনি বলেছেন যে এগুলো অপ্রাসঙ্গিক কারণ যেই হাত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে রক্ষা করতে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে সেই হাত নিঃসন্দেহে একটি বরকতময় হাত আল্লাহ রাসুলকে রক্ষা করতে গিয়ে যেই হাত অচল হয়ে গেল সেটা নিঃসন্দেহে একটি বরকতময় হাত কিন্তু সেই বর্ণাগুলো সঠিক নয় বলে তিনি মতামত প্রদান করেছেন ইবনে হাজার আল আসকালানি তিনি একটি বিশুদ্ধ বর্ণনায় উল্লেখ করেছেন আহনাব বিন কায়েসের মাধ্যমে যিনি একজন বিশিষ্ট দাবিয়ে ছিলেন আহনাব বিন কায়েস তিনি বলছেন যে তিনি আয়সা তাল্লাহ এবং জুবায়ের রাদিয়াল্লাহুয়ানহুম তাদের কাছে গিয়েছিলেন যে কার কাছে তিনি বায়াত দিবেন এই বিষয় জানার জন্য এবং তারা সকলেই আহনাফকে বলেছেন যে তিনি যেন আলীকে বায়াত প্রদান করেন বায়াতের ব্যাপারে তিনটি সন্দেহ নিরসন প্রথম পয়েন্ট হচ্ছে ক্লাসিক্যাল মুসলিম ঐতিহাসিকদের বিভিন্ন রচনায় কিছু বর্ণায় উল্লেখ করা হয়েছে যে কিছু বিশিষ্ট সাহাবি কিছু বিশিষ্ট সাহাবি তারা আলীর কাছে বায়াত প্রদান করেননি এবং সেখানে সাদ ইবনে আবি আক্কাস মোহাম্মদ ইবনে মাসলামা আবদুল্লা ইবনে ওমর এভাবে ওসামা ইবনে জায়েদ আরও বেশ কিছু সাহাবির নাম উল্লেখ করা হয়েছে যেমন ওয়াকিদি তিনি তার রচনায় সাতজন সাহাবির নাম উল্লেখ করে বলেছেন তারা বায়াত প্রদান থেকে বিরত ছিলেন দ্বিতীয় পয়েন্ট কিছু বর্ণায় উল্লেখ করা হয়েছে যে কেউ কেউ বায়াত প্রদান করেছেন শর্ত সাপেক্ষে অর্থাৎ আলীকে তারা খলিফা হিসেবে তখনই আনুগত্য করবেন যদি আলী ওসমানের হত্যাকারীদেরকে হত্যা করেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে মুয়াবিয়া রাজিয়াতলাহুর প্রসঙ্গ যে তিনি আলীর কাছে বায়ার প্রদান করেননি বরং তার বিরুদ্ধেই যুদ্ধ করেছেন এই বিষয়গুলো কি ছিল সেগুলো এবার আমরা বিস্তারিত দেখতে যাচ্ছি প্রথম পয়েন্ট কিছু সাহাবির বায়াত প্রদান না করার প্রসঙ্গে এই প্রসঙ্গে আমরা দেখতে পাই মুসলিম ঐতিহাসিকদের মধ্যে বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাউল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন যে এর কারণ কি ছিল তিনি বলেছেন যে ওসমান আলহকে যখন শহীদ করে দেওয়া হলো সেই সময়ে যখন ফিতনা সৃষ্টি হয়ে যায় এবং উসমানকে অবরুদ্ধ করে ফেলা হয় সেই অবস্থায় অনেক সাহাবি মদিনা ত্যাগ করেছিলেন তারা মদিনায় উপস্থিত ছিলেন না ফলে যখন আলীর কাছে বাইয়াতের আয়োজন করা হয় সেই অবস্থায় তারা সেখানে উপস্থিত হতে পারেননি এই প্রসঙ্গে তিনি বেশ কিছু সাহাবির নাম উল্লেখ করেছেন যেমন সাদ ইবনে আবি আক্কাস রাজিউল্লাহানহু আবদুল্লাহ ইবনে ওমর সাঈদ ইবনুল আস এবং আরও বেশ কিছু সাহাবির নাম তিনি উল্লেখ করেছেন কিন্তু যাচাই বাছাই করলে বা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই বর্ণনার বিপরীতে আরও কিছু বর্ণনা রয়েছে যেখানে সাদ ইবনে তিনি আলীর কাছে বাইয়াত প্রদান করেছেন এই ধরনের বর্ণনা উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো বর্ণনা করেছেন ইবনে সাদ ইবনে হিব্বান ইমাম আজাহাবি এবং আরও মুসলিম ঐতিহাসিকগণ এই প্রসঙ্গে আলোচনা করে ডক্টর সাল্লাবি তিনি উল্লেখ করেছেন যে সাহাবা একরাম আলীর কাছে বায়ার প্রদান করা থেকে কেউ কেউ বিরত ছিলেন এই বিষয়টি সঠিক নয় বরং মদিনাতে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই তার কাছে বায়াত প্রদান করেছেন এবং পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাই যে আলী যখন বাসরার দিকে বাহিনী নিয়ে বের হয়েছিলেন সেই অভিযানে অনেক সাহাবি তার সঙ্গে যোগদান করেননি এবং সেই অভিযানে যোগদান না করা সেই ক্ষেত্রে তাদেরকে দোষারোপ করা চলে না কারণ সেগুলো ছিল তাদের ইস্তিহাত বা গবেষণাযোগ্য সিদ্ধান্ত সুতরাং এই প্রসঙ্গে সার কথা হচ্ছে আলী রাজিউল্লাহ আনহু তিনি সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতেই খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন হাসান আলবাসরি রাহিমাউল্লাহ তিনি বর্ণনা করে বলেছেন আল্লাহর কসম করে বলছি আলীর কাছে সেভাবেই বাইয়াত প্রদান করা হয়েছিল যেভাবে বাইয়াত প্রদান করা হয়েছিল আউ বকর এবং ওমর হুমা তাদের কাছে দ্বিতীয় পয়েন্ট যে কিছু সাহাবির সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারা শর্ত সাপেক্ষে আলীর কাছে বায়াত প্রদান করেছেন যে আলী খলিফা নিযুক্ত হলে ওসমানের হত্যাকারীদেরকে হত্যা করবেন এই শর্তে নাকি তারা বায়াত প্রদান করেছেন এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে এটি বায়াত প্রদান করার বৈধ শর্ত হয় না এটি খলিফা নিযুক্ত করার বৈধ শর্ত নয় কারণ যিনি মুসলিমদের সরকার প্রধান হবেন তাকে নিযুক্ত করা হয় এই শর্তের ভিত্তিতে যে তিনি সত্য এবং ন্যায়ের ভিত্তিতে, আদলের ভিত্তিতে তার কার্য পরিচালনা করবেন। কাজেই যে কোনো বিবাদমান বিষয় মীমাংসা করার জন্য তিনি উভয় পক্ষের বক্তব্য শুনবেন, বাদী বিবাদী উভয়ের বক্তব্য উপস্থাপন করা হবে, সাক্ষ্য প্রমাণ হাজির করা হবে এবং বিচার বিশ্লেষণের পর তখনই শুধুমাত্র তিনি রায় প্রদান করতে পারেন। কাজেই আগেই সিদ্ধান্ত নিয়ে এবং সেই শর্তের ভিত্তিতে বাইয়াত প্রদান করা এটি বৈধ হয় না। এবং এই প্রসঙ্গে তালহা এবং জুবাইরের সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে যে তারা শর্ত সাপেক্ষে আলীর কাছে বায়াত প্রদান করেছেন সেগুলো বর্ণনা করে ইমাম আল আরবি তিনি বলেছেন ওসমানের হত্যাকারীদেরকে আলী হত্যা করবেন এই শর্তে তারা বায়াত প্রদান করেছেন এই প্রসঙ্গে তিনি বলছেন যে আমরা বলি সেটি বায়াত প্রদান করার কোনো বৈধ শর্ত নয় তিন নম্বর বিষয় মুয়াবিয়া রাজিউল্লাহু তিনি বায়াত প্রদান করা থেকে বিরত ছিলেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা সামনের দিকে আসবে সেখান থেকে সংক্ষেপে আমরা এতটুকু উল্লেখ করতে পারি যে মোয়াবিয়া রতিলতলানহু তিনি নিজেকে কখনোই খলিফা দাবি করেননি বায়াত প্রদান থেকে বিরত থাকা এটা নিজেকে খলিফা দাবি করার কারণে নয় তিনি খিলাফার জন্য বা খলিফার পদবীর জন্য আলীর বিরুদ্ধে যুদ্ধ করেননি বরং তার যে অবস্থান ছিল সেটা ছিল তার নিজস্ব ইস্তিহাত তিনি চেয়েছিলেন প্রথমে ওসমানের হত্যাকারীদেরকে বিচার করা হোক শাস্তি প্রদান করা হোক এবং এরপর তিনি আলীকে খলিফা হিসেবে মেনে নিয়ে বায়াত প্রদান করবেন তিনি তার অবস্থান থেকে এই বিষয়টিকেই সঠিক বলে মনে করছিলেন এবং প্রথমে বিচার করা পরবর্তীতে বায়াত প্রদান করা এই ক্রমকেই সঠিক বলে মনে করছিলেন যদিও পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই মুসলিম ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন যে মুহাবির আলী তানহু তার অবস্থান ভুল ছিল তার অবস্থান সঠিক ছিল না কিন্তু তিনি ইস্তিহাদ করেছিলেন এবং ইস্তিহাদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলেও হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ সুবাহ একটি পুরস্কার দিয়ে থাকেন এবং যদি কেউ ইস্তিহাদ করার পর সঠিক সিদ্ধান্তে পৌঁছায় তাহলে আল্লাহ সুহামতাল্লাহ তাকে দুইটি পুরস্কার দিয়ে থাকেন সুতরাং মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু তিনি খিলাফার দাবিতে কখনোই আলী বিরুদ্ধে যুদ্ধ করেননি বা আলীকে প্রত্যাখ্যান করেননি কিংবা নিজেকেও খলিফা বলে দাবি করেননি এই প্রসঙ্গে আলী রাজিয়াল্লাহু আনহু এবং হাসান রাজিয়াল্লাহ আনহুর মধ্যে একটি সংলাপ রয়েছে যেটা পরবর্তী সময়ের ঘটনা কিন্তু এখানে প্রাসঙ্গিক হয় সেটাকে আমরা উল্লেখ করতে যাচ্ছি আলী রাজিউল্লাহানহু তিনি ভেবেছিলেন যে খলিফা নির্বাচন করা এটা শুধুমাত্র যারা মদিনাবাসী তাদের সিদ্ধান্ত অর্থাৎ মদিনার বিশিষ্ট ব্যক্তিত্ব মদিনার আনসার এবং মুহাজিরিন তারাই পরবর্তী খলিফাকে নির্বাচন করবেন এবং যারা সিদ্ধান্ত প্রদানকারী প্রধান ব্যক্তিত্ব বদরের সাহাবা একরাম এবং যারা সুরা সদস্য ছিলেন কিন্তু আল হাসান বা হাসান ইবনে আলী রাজি আল্লাহানহুমা তিনি এই প্রসঙ্গে ভিন্ন কিছু ভেবেছিলেন আল হাসান তিনি বলছেন যে আমি আপনাকে বলেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেননি কাজেই পরবর্তীতে এমন ঘটনা ঘটতে পারে যে লোকেরা আপনাকে ত্যাগ করবে আপনি একা হয়ে যাবেন এবং সেই অবস্থায় আপনার কোনো সাহায্য থাকবে না আপনাকে হত্যা করা হবে এবং এই ঘটনাটি পরবর্তী সময়ের একটি ঘটনা এটি সামনে আমরা সামনে এই ঘটনাকে আবারও আমরা উল্লেখিত দেখতে পাব সেখানে যে পরিস্থিতিতে এই আলোচনা হয়েছিল তখন ছিল একটি উত্তপ্ত পরিস্থিতি এবং আলী কিছুটা রাগান্বিত অবস্থায় ছিলেন যে কারণে তিনি হাসানকে যে কারণে তিনি হাসান রাজিয়াল্লাহানুকে বলছিলেন তুমি আমার কাছে ছোট বাচ্চা মেয়েদের মতো আবদার করছো অর্থাৎ একই কথা তুমি বারবার বলছো কি সেই বিষয় যা তুমি আমাকে করতে বলেছিলে এবং আমি তা করিনি তোমার কথা আমি শুনিনি তখন হাসান তিনি বলেছিলেন আমি আপনাকে বলেছিলাম সেই দিন যখন ওসমানকে অবরুদ্ধ করা হয়েছিল তখন আমি আপনাকে বলেছিলাম যে আপনি মদিনা ত্যাগ করুন যেন এরপর যদি ওসমানকে হত্যাও করা হয় সেই ক্ষেত্রে আপনাকে অভিযুক্ত করার মতো কোনো বিষয় থাকবে না এরপর যখন তাকে হত্যা করা হয়েছিল সেই অবস্থায় আমি আপনাকে বলেছিলাম যে আপনি যেন বাইয়াত গ্রহণ না করেন যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা আসে এবং তারা আপনার কাছে এসে বাইয়াত প্রদান করে এরপর আলী জবাব দিয়ে বলেছিলেন তুমি যে বিষয়টি উপস্থাপন করলে অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা আসবে এবং এসে বাইয়াত প্রদান করবে সেই ক্ষেত্রে আলী বলছেন যে এই বিষয় হচ্ছে এমন একটি বিষয় যা মদিনাবাসীরাই ঠিক করবে এবং আমরা চাইনি বাইরের কেউ এই সিদ্ধান্ত প্রদান করুক সুতরাং আলী ইবনু আবি তালিব আল্লাহানহু তিনি যা বুঝেছিলেন সেটা হচ্ছে যে খলিফা নির্বাচন করা পরবর্তী ব্যক্তিত্ব এই নির্বাচনের কাজ মদিনাবাসীদের কাজ মদিনাবাসীদের দায়িত্ব কারণ তখনও পর্যন্ত আমরা দেখতে পাই যে বিশিষ্ট সাহাবা একেরাম তাদের অধিকাংশই মদিনাতেই অবস্থান করছিলেন অমর ইবুল খাতাব ইতলাহনু তার খিলাফাকালে তিনি বড় সাহাবিদেরকে মদিনার বাইরে যাওয়াকে নিষিদ্ধ করে দিয়েছিলেন পরবর্তীতে ওসমান ইবন আফান রাইতলাহনু তিনি এই অনুমতি দিয়েছিলেন যে চাইলে কেউ কেউ মদিনা ছেড়ে বাইরে গিয়ে বসবাস করতে পারে কিন্তু এরপরেও বড় সংখ্যায় প্রধান সাহাবাই কেরাম তারা মদিনার ভেতরে অবস্থান করছিলেন কাজে আলী ভেবেছেন যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মদিনাবাসী যথেষ্ট মদিনাবাসীদের মধ্যেই রয়েছেন আনসার মুহাজিরুন বদরের যোদ্ধারা এবং অন্যান্য বিশিষ্ট সাহাবা একরাম কাজেই বাইরের অঞ্চলের ব্যক্তিদের মতামত এখানে সিদ্ধান্ত প্রদানকারী মতামত নয় এবং এই ক্ষেত্রে মদিনাবাসীদের ঐক্যমতকেই সকলের ঐক্যমত বলে ধরে নেওয়া হয় এবারে আমরা চলে যাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাইয়াত গ্রহণ করলেন সেই ঘটনা বর্ণনা প্রসঙ্গে যখন মদিনার বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছিলেন যে আপনি বায়াত গ্রহণ করুন সেই অবস্থায় আলী তিনটি শর্ত দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বায়াত আমি গ্রহণ করতে রাজি আছি তবে এটা গোপনে নয় প্রকাশ্যে গ্রহণ করা হবে দ্বিতীয় বিষয় তিনি বলেছিলেন যে মসজিদে তিনি বায়াত গ্রহণ করবেন এবং তিন নম্বর বিষয় যে প্রধান ব্যক্তিবর্গের বায়াতের পর সাধারণ মদিনাবাসী যেন বায়াত প্রদান করতে পারে এই শর্তগুলোকে সামনে রেখে আলী রাজিতালাহু তিনি নির্ধারিত দিন অর্থাৎ পরবর্তী দিনে মসজিদে গিয়ে উত্তম পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হলেন এবং বায়াত গ্রহণ করার পূর্বে তিনি কিছু বক্তব্য দিলেন সেগুলোকে আমরা উপস্থাপন করছি তিনি বললেন হে লোকেরা আমি তোমাদের কাজে কর্মে দায়িত্বপ্রাপ্ত হতে আগ্রহী ছিলাম না কিন্তু তোমরা জোর করেছ পিড়াপিড়ি করেছ যেন আমি তোমাদের উপর আমির নিযুক্ত হই তিনি বলছেন তোমাদের সহায়তা ছাড়া তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব নেই তোমরা তোমাদের সম্পত্তির চাবি আমার কাছে হস্তান্তর করেছ এবং আমার কোনো অধিকার নেই একটি দীর্হামও নিজের কাছে রাখতে তোমাদেরকে বাদ দিয়ে এরপর তিনি বলেছেন হে লোকেরা নেতৃত্বের এই বিষয়টি হচ্ছে তোমাদের বিষয় এবং তোমরা যাকে নিযুক্ত করবে সে ছাড়া অন্য কারো এর উপর কোনো অধিকার নেই এরপর বিগত ঘটনাগুলো অর্থাৎ ওসমান ইতলানহুকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং এরপর কিভাবে বিভিন্ন বিভ্রান্ত লোকেরা বিরোধিতা করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং তাকে হত্যা করেছিল, সেগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে গতকাল আমরা বিভক্ত হয়েছিলাম একমত হওয়ার পরে কাজে এই বিষয়ে আবারও যদি তোমরা ভিন্ন কিছু চাও তাহলে সেগুলোকে আগেই প্রকাশ করতে পারো কাজে এই অবস্থায় তোমরা যদি চাও আমার কাছে আনুগত্যের শপথ প্রদান করতে সেই ক্ষেত্রে আমি শপথ গ্রহণ করতে রাজি রয়েছি আর যদি তোমরা ভিন্ন কিছু চাও তাহলে তোমাদের প্রতি আমি মোটেও মনক্ষুণ্ণ হব না অর্থাৎ আলী রাজিউল্লাহ আনহু আগে এই বিষয়কে স্পষ্ট করে নিতে চাচ্ছেন এরপর তিনি উচ্চস্বরে লোকেদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন যে এই শর্তে তোমরা কি রাজি আছো বা এই কথায় তোমরা কি রাজি আছো লোকেরা জবাব দিয়ে বলল আমরা রাজি রয়েছি তখন তিনি বললেন ইয়া আল্লাহ আপনি এই বিষয়ের উপরে সাক্ষী থাকুন এরপর লোকেরা আলী রাজি আল্লাহানহুর কাছে বায়াত প্রদান করতে শুরু করলেন এবং বায়াত প্রদান সমাপ্ত হল এরপর আমিরুল মিনীন আলী ইবনে আবি তলিব রাদিউল্লাহ আনহু তিনি বললেন হে লোকেরা তোমরা আমাকে বাইয়াত প্রদান করেছ ঠিক সেভাবে যেভাবে আমার পূর্বের সাথীদেরকে বাইয়াত প্রদান করেছিলে যেহেতু তোমরা আমাকে বাইয়াত প্রদান করেছ কাজেই আমার আনুগত্য ছাড়া ভিন্ন কোনো সুযোগ তোমাদের সামনে খোলা নেই আমাকে অনুসরণ করা ছাড়া ভিন্ন কোনো সুযোগ তোমাদের সামনে নেই এবং যিনি শাসক হবেন যিনি আমির হবেন তিনিও বাধ্য থাকবেন সঠিক পথ অনুসরণ করতে এবং ন্যায়নিষ্ঠ হতে এটাই হচ্ছে সাধারণ বাইয়াত। এবার আমরা যাচ্ছি আলী রাজি আল্লাহানহু খলিফা হিসেবে প্রথম যে খুতবা দিয়েছিলেন সেই খুতবার বিভিন্ন বিষয়ে উল্লেখ করার দিকে শুরুতে আল্লাহ সুহামতাল্লাহর প্রতি হামদ এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করার পর তিনি বললেন ইন্নাল্লাহ আল্লাহ আনজালা কিতাবান হাদিয়ান বাইনাফি হিল খায়ের ওয়াশার ফাকুজুহু বিল খায়ের ওয়াদাউ শার ইন্নাল্লাহা হাররামা হুরামান গাইরা মাজহুলা হুরিমাতিল মুসলিমি আলা হুরামি কুল্লিহা আলিব নাবি তলিব তিনি বললেন নিঃসন্দেহে আল্লাহ তালা এমন এক কিতাব পথপ্রদর্শক কিতাব নাজিল করেছেন যাতে তিনি ভালো এবং মন্দ বিষয়গুলো স্পষ্টভাবে বিবৃত করেছেন সুতরাং তোমরা ভালো বিষয়গুলোকে গ্রহণ করো এবং মন্দ বিষয়গুলোকে পরিত্যাগ করো এরপর তিনি আরও বলেছেন আল্লাহ তালা হারাম বিষয়গুলোকে, নিষিদ্ধ বিষয়গুলোকে এবং সংরক্ষিত বিষয়গুলোকে স্পষ্ট করেছেন এবং মুসলিমদের সম্মান এবং মর্যাদাকে অন্যান্য সকল সংরক্ষিত বিষয়ের উপরে তিনি শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং মুসলিমদের অধিকারকে তিনি বেঁধে দিয়েছেন ইখলাস এবং তাওহিদের সঙ্গে আলিব নাবি তলিব রাজিয়াল্লাহানহু তিনি যেই সময়ে যে পরিবেশ এবং পরিস্থিতিতে এই মুসলিমদের মর্যাদা এবং সম্মানকে সংরক্ষণের কথা বলছিলেন সেটা ছিল একেবারেই প্রাসঙ্গিক খলিফা ওসমান ইবন আফান রাজিয়াল্লাহ অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করা হয়েছে মুসলিমদের যান এবং মালের সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে এমন এক ব্যক্তির রক্ত ঝরানো হয়েছে যার রক্ত ঝরানো যাকে হত্যা করা ছিল হারাম এবং নিষিদ্ধ এমন এক স্থানে সেই কাজ সংঘটিত হয়েছে যে স্থানটি হারাম বা সংরক্ষিত অর্থাৎ মদিনা এবং এমন এক মাসে সেই রক্তপাতের ঘটনা ঘটেছে যেই মাসটিও ছিল পবিত্র সম্মানিত এবং সংরক্ষিত বা হারাম সেই চারটি মাসের একটি জুল হিজ্জা মাসে আলিব নাবিত তলিব রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের হাদিসকে তিনি উল্লেখ করে বললেন আল ও মান সালিম আল মুসলিমৌনা মিন লিসানিহি ওয়াদিহি ইল্লা বিল হক মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং কথা থেকে যার দিহবা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে মুসলিম সেই ব্যক্তি যার কাজের থেকে এবং যার কথার ক্ষতি থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে যদি না কোনো ন্যায়সঙ্গত কারণ থাকে তিনি আরও বললেন কোনো মুসলিমকে কষ্ট দেওয়া অন্য মুসলিমের জন্য বৈধ নয় হালাল নয় ওয়ালা ইয়াহিল্লু আজাল মুসলিম এরপর তিনি বলেন ওয়াখা সাতু আহাদ কুমুল মাউদ বা ইন্না নাসা আমা ওয়া ইন্নামা মিন খালফিকুম আতা আলী রাজিউল্লাহু তখন বাকি লোকেদেরকে সাধারণ কিছু নাসিহত প্রদান করেন মৃত্যু, আখিরাত, পরকাল এবং আল্লাহ সুবহানতাল্লাহর সামনে হিসাব-নিকাশের জন্য দণ্ডায়মান হতে হবে সেই বিষয়গুলোকে তাদেরকে স্মরণিকা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন যে তোমরা সাধারণ মানুষের বিষয়গুলোর দিকে ধাবিত হও বিশেষ করে তোমরা মৃত্যুর কথা বেশি করে চিন্তা করবে লোকেরা রয়েছে তোমাদের সামনে আর তোমাদের পেছনে রয়েছে কিয়ামত সুতরাং কিয়ামত তোমাদেরকে পেছন থেকে হাকিয়ে নিয়ে আসছে এবং তোমরা হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে মিলিত হয়ে যাবে কারণ মানুষের শেষ ঠিকানা তার জন্য প্রতীক্ষমান রয়েছে আল্লাহকে ভয় করবে আল্লাহর রাজ্যে আল্লাহর বান্দাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রশ্নের সম্মুখীন করা হবে এমনকি চতুষ্পদ জন্তু সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব তোমরা আল্লাহর আনুগত্য করবে তার নাফরমানি করবে না ভালো কিছু দেখলে গ্রহণ করবে মন্দ কিছু দেখলে পরিত্যাগ করবে সবশেষে আলী তোলানহু কোরআনের একটি আয়াতকে উল্লেখ করে তার খুদ্া সমাপ্ত করেছিলেন এবং সেই আয়াতে আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলছেন واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم ورزقكم من الطيبات لعلكم تشكرون এখানে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তোমরা স্মরণ করো সেই অবস্থার কথা যখন তোমরা জমিনে স্বল্প সংখ্যক ছিলে তোমরা দুর্বল ছিলে এবং তোমাদের মধ্যে সবসময় এই ভয় এবং আশঙ্কা লেগে থাকত যে কখন না জানি কে এসে তোমাদের কাকে ছিনিয়ে নিয়ে যায় ছো মেরে নিয়ে যায় তাকাফুনা আইয়া তাখাত্তাফা কুমুন নাসু এরপর আল্লাহ তোমাদেরকে আশ্রয়ের ঠিকানা দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে সাহায্য প্রদান করে তোমাদেরকে শক্তি দান করেছেন এবং আরও তোমাদেরকে দিয়েছেন পবিত্র জীবিকা পবিত্র রিজক কাজেই এগুলো লাভ করার পর তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তার সুক্রিয়া আদায় করো এ আয়তের মাধ্যমে আলিব ইবনাবি তলিব রাজিউতলানহু সে বিভ্রান্ত ফিতনাবাদ ব্যক্তিদেরকে একটি ইঙ্গিত প্রদান করলেন যে মুসলিমদের আগের অবস্থা কেমন ছিল মক্কার সেই কঠিন সময় কেমন ছিল যখন মুসলিমরা ছিল সংখ্যায় অল্প তারা ছিল ভীত সন্ত্রস্ত এবং সবসময় আশঙ্কা লেগে থাকত কে কখন এসে কাকে নিয়ে যায় এরপর আল্লাহ সুহামতাল্লাহ মুসলিমদেরকে নিরাপত্তা দিয়েছেন আশ্রয় দিয়েছেন নিজের পক্ষ থেকে সাহায্য দিয়ে তাদেরকে জমিনে জমিনে প্রতিষ্ঠা এবং শক্তি দান করেছেন এবং ওসমান ইবন আফমান রাজিউল্লাহ আনহুর সময়ে যেভাবে বাইতুল মাল সম্পদে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং যেভাবে মুসলিমদের মধ্যে সম্পদ এবং প্রাচুর্য এসেছিল এরপরেও কিভাবে সেই লোকেরা অকৃতজ্ঞতা প্রকাশ করল এবং সেই ন্যায়সঙ্গত খলিফাকে হত্যা করতে পারল আলিব নাবি তলিব আলিদুল্লাহু এ আয়াতের শেষাংশে সেই বিষয়গুলোকে ইঙ্গিত হিসেবে তাদের সামনে পেশ করেছেন তিনি বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ তোমাদেরকে পবিত্র রিজিক প্রদান করেছেন ওরাজা কাকুম মিনাত্তাইবাতি লা আল্লাকুম তাস করুন যেন তোমরা তার প্রতি সুক্রিয়া আদায় করতে পারো কৃতজ্ঞ হতে পারো এভাবে আলিব ইবনে আবি তলিব রাজি আল্লাহানহু তার সংক্ষিপ্ত প্রথম খুদ্বায় উদ্বোধনী ভাষণ সমাপ্ত করেছিলেন এবারে আমরা এগিয়ে যাচ্ছি বাইয়াতের পরবর্তী সংকটময় পরিস্থিতির বর্ণনা প্রসঙ্গে এবং এখানে সংক্ষেপে পটভূমি হিসেবে আমরা উল্লেখ করছি যে জামালের যুদ্ধের আগে সেই কয়েক মাসের সময় মুসলিমদের অবস্থা কেমন ছিল কিংবা সিফিনের আগের পরিস্থিতি কেমন ছিল কিভাবে মুসলিমরা সেই দুঃখজনক আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল ওসমান ইবনু আফমানকে যখন শহীদ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওসমানকেই হত্যা করা হয়নি বরং সেই মর্মান্তিক ঘটনার মাধ্যমে চক্রান্তকারী ব্যক্তিরা ইসলামকেই ভিকটিম বানিয়েছিল ইসলামকে তারা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সেই পরিস্থিতি সৃষ্টি করেছিল তাদের চক্রান্তের ফসল হিসেবে পরবর্তীতে আমরা দেখতে পাই যে মুসলিমরা জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধের মতো দুঃখজনক মর্মান্তিক বেদনাদায়ক আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয়ে যায় ওসমান রাজিয়াল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল পঁয়ত্রিশ হিজড়ির শেষ মাস জিলহজ মাসে বা জুলহিজ্জা মাসে এবং এর ঠিক চার মাস পর জামালের যুদ্ধ সংঘটিত হয়েছিল রবিউসানি ছত্রিশ হিজড়িতে এবং সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল সাঁত্রিশ হিজড়িতে কাজে এবারে আমরা সেই ঘটনাগুলোর পটভূমি বা প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি পরবর্তীতে জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ সম্পর্কে পৃথক অডিও আলোচনা সামনের দিকে আসছে ইনশা আল্লাহ যখন আলিব নাবি তালিব রাজিউল্লাহর কাছে মদিনাবাসীরা বিশিষ্ট ব্যক্তিরা এবং পরবর্তীতে সাধারণ মুসলিমরা বায়াত প্রদান করলেন সেই অবস্থায় আলী রাজিউল্লাহ সে বিশৃঙ্খল পরিস্থিতির উপর নিজের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তৎপর ছিলেন তিনি শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আগ্রহী ছিলেন প্রথমে আমরা চলে যাচ্ছি শামের পরিস্থিতির দিকে পরবর্তীতে অন্যান্য অঞ্চলের প্রসঙ্গ আমরা বর্ণনা করছি যখন ওসমান ইবনু আফমানকে শহীদ করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে ছিলেন তার স্ত্রী নাইলা বিন্তু ফারা আফিসা না ইলা তিনি ওসমান রাজিয়াল্লাহকে রক্ষা করার জন্য তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু সেই ফিতনাবাজ ব্যক্তিরা এমনকি তার দেহের উপরে আক্রমণ পরিচালনা করেছে নাইলা নিজেকে রক্ষা করতে গিয়ে তার কয়েকটি আঙ্গুল হারিয়েছেন তার আঙ্গুলগুলো তরবারির আঘাতে কেটে পড়ে যায় পরবর্তীতে ওসমান রাজিউল্লাহনকে যখন শহীদ করে দেয়া হয় নাইলা ওসমানের সেই রক্তমাখা জামা এবং তার নিজের সেই কাটা আঙ্গুলগুলোকে একত্রিত করেন এবং একটি চিঠি লেখে শামের আমির মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তালহু তার কাছে পাঠিয়ে দেন এবং সেই চিঠিতে তিনি যেই বক্তব্য উপস্থাপন করেছিলেন সেখানে তিনি মুয়াবিয়াকে আহ্বান করেছিলেন যে আপনি ওসমানের পক্ষে প্রতিশোধ গ্রহণ করুন কারণ আপনি ওসমানের আত্মীয় এবং আল্লাহ সুহামতাল্লাহ আত্মীয়দের উপর এই বিষয়কে বৈধ করেছেন যে নিহত ব্যক্তির পক্ষে তারা প্রতিশোধ নিতে পারে কিসাস নিতে পারে সেই চিঠি নির্বাচিত অংশ আমরা এখানে উল্লেখ করছি নাইলা তিনি লিখেছেন যে এই চিঠি নাইলার পক্ষ থেকে আমির মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তার প্রতি এই চিঠির মাধ্যমে আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছি যিনি তার নিয়ামতের করুণা ধারা আপনার উপর বর্ষণ করেছেন আপনাকে মুসলিম বানিয়েছেন আলো দেখিয়েছেন কুফর থেকে মুক্ত করেছেন আল্লাহর নামে আমি আপনার কাছে আবেদন করছি জেগে উঠুন উঠে দাঁড়ান ওসমানের কারণে ওসমানের জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এরপর তিনি লিখেছেন উসমানের সাথে আপনার বিদ্যমান আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে বলছি তার রক্তের প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আপনার উপরে তিনি কোরআনে বলেছেন অমান কুতিলা মাজলুমান সুলতানা যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা প্রদান করি এরপর নাইলা তিনি আরেকটি আয়াতকে উল্লেখ করেছেন সুরাহুজুরাতের আয়াত যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আয়াতের অর্থ যে যদি মুসলিমদের বা মুমিনদের দুইটি দল একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে বা আসলিহু বাইনা হুমা কিন্তু যদি এমন হয় অর্থাৎ অতঃপর যদি কোনো একটি দল অপর দলের উপরে চড়াও হয় মুসলিমদের কোনো একটি দল অপর দলের উপর সীমালঙ্ঘন করে সেই ক্ষেত্রে তোমরা সেই সীমালঙ্ঘনকারী এবং আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফেরত আসে নাইলা লিখেছেন যে কিছু দুর্বৃত্ত ব্যক্তি ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কোনো ন্যায্য কারণ ছাড়া এরপর নাইলা তিনি ওসমানের মর্যাদার বিষয়গুলোকে এবং তার মর্মান্তিক শাহাদাতের ঘটনাকে উল্লেখ করে মুয়াবিয়ার কাছে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন রাসুল্লাহ সাল্লাহামের কত কাছের মানুষ তিনি ছিলেন এবং কত উচ্চ পর্যায়ের সাহাবি ছিলেন সেগুলো উল্লেখ করার পর তিনি লিখেছেন যে ওসমান কখনো খলিফা হওয়ার জন্য আকাঙ্ক্ষী ছিলেন না এই পদবীর জন্য তিনি লালায়িত ছিলেন না তার বারো বছরের খিলাফতকালে তিনি দিনে এবং রাতে ক্রমাগত পরিশ্রম করে গেছেন তার সময়ে বহু ভূমি বিজিত হয়েছে বহু সম্পত্তির মালিকানা মুসলিমরা লাভ করেছে মুসলিমদের বাইতুল মাল পরিপূর্ণ হয়ে গিয়েছিল মুসলিমদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছিল এর পরেও কিছু দুর্বৃত্ত অন্যায়ভাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তার বাড়িতে অনধিকার প্রবেশ করেছে তাকে অবরুদ্ধ করেছে বাড়ি ঘেরাও করেছে এমনকি তার বাড়িতে খাদ্য পানীয়ের সরবরাহ বন্ধ করে দিয়েছিল জেকুব ওসমান খরিদ করে মদিনাবাসীদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন সেই কুয়ার পানি ওসমানের জন্য সরবরাহ করা তারা নিষিদ্ধ করে দিয়েছিল এরপর যখন তাকে হত্যার উদ্দেশ্যে তার কক্ষে প্রবেশ করেছিল নাইলা লিখেছেন যে আমরা ওসমানকে রক্ষা করার জন্য তার দেহের উপর নিজেদেরকে নিক্ষেপ করে দিয়েছিলাম তাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু সেই দুর্বৃত্তরা আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং ওসমানকে হত্যা করেছে তিনি আরও লিখেছেন এমনকি হত্যার পর তারা আমাদের গায়ের গয়নাগুলো পর্যন্ত খুলে নিয়েছে লুট করেছে এই চিঠির সঙ্গে আমি ওসমানের রক্তমাখা জামা এবং আমার হাতের কাটা আঙ্গুলগুলোকে স্বরূপ পাঠিয়ে দিলাম কাজেই নাইলা শামে গভর্নর মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহুর কাছে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিটি খুবই উত্তেজক চিঠি ছিল শেষের অংশে তিনি লিখেছেন ওসমানের এই রক্ত যেন বিনা প্রতিশোধে বৃথা না যায় আল্লাহ উসমানের উপর রহম করুন এবং তার হত্যাকারীদেরকে ধ্বংস করুন তাদের উপর অভিশাপ স্বাভাবিকভাবেই মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু তিনি এই চিঠি পড়ে খুবই উত্তেজিত হয়ে উঠলেন এবং তিনি ওসমানের সেই রক্তমাখা জামা এবং নাইলা তার হাতের কাটা আঙ্গুলগুলোকে সেই চিঠি সহকারে মিম্বরের উপরে ঝুলিয়ে দিলেন জুমার দিনে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছিল এবং তার ওসমানের সেই রক্তমাখা জামা সেই চিঠি সেগুলো দেখে তারা অন্যায়কারী ব্যক্তিদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে শাস্তি প্রদান করার জন্য অধীর হয়ে উঠছিল কাজেই এটা ছিল শামের পরিস্থিতি সেখানকার সেই লোকেরা তারা ফিতনাবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রতিশোধ ছাড়া ভিন্ন কিছুই চিন্তা করতে পারছিল না এবং বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত যোদ্ধা তারা প্রস্তুত হয়েছিল যে শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় তারা ফিতনাবাজদেরকে দমন করবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এই ছিল শামের অবস্থা আলী রাজিতাহু পঁয়ত্রিশ হিজড়ি দিলহজ মাসের শেষের দিকে যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি বিভিন্ন প্রদেশে নতুন গভর্নর নিয়োগ করা শুরু করলেন যেহেতু ওসমান ইতালানুর সময়ে শেষের দিকে বিদ্রোহ এবং ফিতনা সৃষ্টি হয়েছিল কাজেই সেই গভর্নরদেরকে পদচ্যুত করে তিনি তার পছন্দ মতো নতুন গভর্নর নিযুক্ত করছিলেন এবং এই কর্তৃত্ব খলিফার রয়েছে শামে তিনি মুয়াবিয়ার পরিবর্তে সাহুল ইবনে হুনাইফকে গভর্নর বা প্রতিনিধি নিযুক্ত করেছিলেন সাহুল ইবনে হুনাইফ রাজিউল্লাহ আনহু তিনি সেদিকে রওনা হয়ে যান যখন তিনি আরব এবং শামের সীমান্ত অর্থাৎ তাবুকে পৌঁছান সেখানে মুয়াবিয়ার সৈনিক বা ঘোরসওয়ারদের সঙ্গে তার সাক্ষাৎ হয় তারা তাকে জিজ্ঞাসা করে আপনি কে তিনি বললেন আমি আমির তারা বলল আমির কিসের আমির তিনি বললেন আমি শাম বা সিরিয়ার আমির তখন তারা বলল ওসমানকে আপনাকে নিযুক্ত করেছেন যদি ওসমান আপনাকে নিযুক্ত করে থাকেন বা প্রেরণ করে থাকেন তাহলে আপনাকে সুস্বাগতম অন্যথায় আপনি ফেরত যান সাহল ইবনে তিনি বললেন তোমরা কি জানো না কি ঘটেছে তারা বলল আমরা জানি ফলে সাহুল ইবনে হুনাইফ তিনি সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আবারও খলিফা আলী রাইতলানহর কাছে ফেরত আসলেন কাজেই শামে তিনি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলেন এবং মোয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু তিনি বায়াত দিতে বিলম্ব করছিলেন একই রকম পরিস্থিতি অন্যান্য প্রদেশগুলোতেও সৃষ্টি হয় ফলে আমরা দেখতে পাই যদিও বা খলিফা একজনই ছিলেন দ্বিতীয় কোনো ব্যক্তি আলী রাজিউল্লাহ আনহুর সময়ে খলিফা হিসেবে নিজেকে দাবি করেননি কিন্তু এরপরেও বিভিন্ন প্রদেশ থেকে যারা গভর্নর ছিলেন তাদের সকলেই বাইয়াত প্রদান করছিলেন না ফলে উম্মার মধ্যে ফিতনা এবং অস্থিরতা বিকশিত হতে শুরু করে পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে এবং উম্মার যে ঐক্য সেটা বিনষ্ট হয়ে যায় এই প্রসঙ্গে আমরা দেখতে পাই ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুমা তিনি আলী রাজিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে শুরুতে গভর্নরদেরকে পদচ্যুত করা নয় বরং যে যেখানে আছে থাকুক আপনি তাদের কাছ থেকে বাইয়াত নিয়ে নিন এরপর আপনি তাদেরকে পরিবর্তন করতে পারেন এটা ছিল আলী আল্লাহর প্রতি ইবনে আব্বাস রাজিউল্লাহানহুমার পরামর্শ কিন্তু আলী রাজিউল্লাহানহু তিনি এই প্রসঙ্গে নিজস্ব ইস্তিহাত করলেন এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি শুরুতেই গভর্নরদেরকে পদচ্যুত করে তার পক্ষ থেকে তিনি যাদেরকে পছন্দ করেছিলেন তাদেরকে নিযুক্ত করেছিলেন এবং এরপর বায়াত নেওয়ার চেষ্টা করছিলেন ফলে আমরা সেখান থেকে দেখতে পাই মক্কায় গভর্নর ছিলেন সাঈদ ইবনুল আস ওসমান রাজিউল্লাহনু তাকে নিযুক্ত করেছিলেন তার পরিবর্তে আলী আবু কাতাদা আল আনসারি তাকে নিযুক্ত করেছিলেন গভর্নর হিসেবে তিনি সেখানে দুই মাস পর্যন্ত কাজ করেন পরবর্তীতে কাতহাম ইবনে আব্বাস তাকে নিযুক্ত করা হয়েছিল ইয়েমেনের নতুন গভর্নর যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে আব্বাস অপরদিকে সাবেক যিনি গভর্নর ছিলেন ওসমান আল্লাহনুর নিযুক্ত করা তিনি সেখান থেকে চলে যান মক্কায় এবং ইয়েমেনের বাইতুল মালের সম্পূর্ণ সম্পত্তি তিনি তার সাথে করে মক্কায় নিয়ে চলে যান ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে তিনি বাইতুল মালের সম্পত্তিকে নিয়ে যাননি বরং এর একটি ভিন্ন উদ্দেশ্য ছিল যে প্রসঙ্গে আলোচনা সামনের দিকে আমরা উল্লেখ করছি মিশরে আমরা দেখতে পাই মিশরে যিনি গভর্নর ছিলেন মোহাম্মদ ইবনে হুজাইফা তাকে কিছু ফিতনাবাজ ব্যক্তি হত্যা করে পরবর্তীতে গভর্নর নিযুক্ত হন কায়েস ইবনে সাদ এবং তিনি আলিরাদি আল্লাহনের কাছে বায়াত প্রদান করেন কুফাতে গভর্নর ছিলেন আবু মুসা আল আশারি তিনিও বায়াত প্রদান করেন এভাবে বাসরার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে সাবেক গভর্নর আবদুল ইবনে আমর তিনি বায়াত দিতে অস্বীকার করেন এবং নতুন governor Usman bin Hanif Ansari তিনি বাসরার অর্ধেক অংশের উপর বায়াত নিতে সক্ষম হন এবং আমরা উল্লেখ করেছি যে শাম সেখান থেকে আলী রাজিয়াল্লাহনের কাছে কোনো বায়াত প্রদান করা হচ্ছিল না ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই কথাগুলোর সামারি বা সারমর্ম হচ্ছে যে খলিফা একজন হলেও অনেক এলাকা রয়ে গিয়েছিল যেগুলো আলী রাদিয়াল্লাহুনের কাছে বায়াত প্রদান করছিল না ফলে উম্মা একটি বিভক্ত পরিস্থিতির মধ্যে চলে আসে আলী তিনি চেষ্টা করছিলেন শ্যাম থেকে বায়াত গ্রহণ করার জন্য এই উদ্দেশ্যে তিনি একজন ব্যক্তিকে চিঠি সহকারে পাঠালেন আমির মুয়াবিয়া রাজিয়াল্লাহনুর কাছে সুব্রা আল জুহনি তাকে প্রেরণ করলেন শ্যামে বায়াতের আহ্বান জানিয়ে চিঠি যুক্ত করে খুবই সংক্ষিপ্ত একটি চিঠি সে চিঠিতে তিনি লিখেছেন যে ওসমানের ব্যাপারে কি ঘটেছে সেই বিষয়ে আপনার অবগত রয়েছেন লোকেরা আমার কাছে বায়াত প্রদান করেছে কাজে আপনিও লোকেদের মতো আমার কাছে বায়াত প্রদান করুন এবং শান্তি গ্রহণ করুন ওয়াসালাম খুবই সংক্ষিপ্ত চিঠি সরাসরি বায়াত প্রদান করার জন্য আলী রাজিউল্লাহানহু আহ্বান জানিয়েছেন মুয়াবি রাজিউল্লাহানহু তিনি সেই সময়ে বিভিন্ন কারণে খুবই দ্বিধাগ্রস্ত একটি অবস্থায় ছিলেন তিনি কি করবেন সেটা বুঝতে পারছিলেন না তিনি সরাসরি আলী রাজিউল্লাহানহুকে অস্বীকার করছিলেন না কিংবা নিজেকেও কখনো তিনি খলিফা বলে দাবি করেননি তিনি এমন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত কাজেই তিনি জবাব দিলেন যে তোমরা আমাকে সময় দাও এবং আলী রাজিউল্লাহানহুর দূত বা পত্রবাহক তিনি খালি হাতে ফেরত আসলেন এবং এভাবে মোয়াবিয়া রাজিউল্লাহানহু সপ্তাহ গড়িয়ে গেল মাস গড়িয়ে গেল এক দুই করে প্রায় তিন মাস পর্যন্ত সময় গ্রহণ করলেন এবং কোনো ধরনের কোনো জবাব তিনি প্রদান করছিলেন না তুলহিজ্জা মহরম এবং সফর প্রায় তিন মাস গড়িয়ে যায় সফর মাসের শেষের দিকে তিনি এই বিষয়ে জবাব প্রদান করেন মুয়াবিরাহ তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন যে আসলে তিনি কি করবেন তিনি কি আলীর কাছে বাইয়াত প্রদান করবেন এবং যদি না করেন তাহলে তিনি কি করবেন তিনি কি ওসমান আলিতাল্লাহর পক্ষে প্রতিশোধ গ্রহণ নেবেন তিনি কি মদিনা আক্রমণ করবেন যেখানে ফিতনাবাজ ব্যক্তিরা অনুপ্রবেশ করে রয়েছে এবং তারা এমনভাবে অনুপ্রবেশ করে রয়েছে যে আলী রাইতলাহর বাহিনীর ভেতরে তারা যুক্ত রয়েছে কাজেই তাদের উপর যদি অভিযান পরিচালনা করতে হয় সেই ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে আলী রাজিউল্লাহনুর আলী রাজি আল্লাহ আনহুর বাহিনীর উপরেও আক্রমণ পরিচালনা করতে হবে এবং সেই ক্ষেত্রে খলিফার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে কাজেই তিনি কি করবেন এই বিষয় নিয়ে তিনি খুবই দ্বিধাগ্রস্ত একটি অবস্থায় ছিলেন তিনি আলীর দূতকে এই বলে ফেরত পাঠালেন যে আমার জবাব সেটা আমি দিচ্ছি কিছুটা সময় তোমরা আমাকে প্রদান করো এভাবে সফর মাসে ছত্রিশ হিজড়িতে মুয়াবিয়া আল্লাহানহু দুইজন ব্যক্তিকে একটি সিলমোহর যুক্ত করা চিঠি বা তুমার সহ পাঠিয়ে দিলেন মদিনাতে বনি আবস এবং বনি রাওয়াহার দুইজন ব্যক্তিকে তিনি পাঠিয়ে দিলেন একটি মুখ বন্ধ করা চিঠি সহকারে চিঠি নিয়ে সেই ব্যক্তি মদিনাতে আসলেন আলী রাজিউল্লাহনুর কাছে আলী তিনি চিঠি খুললেন এবং খুলে দেখেন যে সেটি একটি ব্ল্যাঙ্ক বা খালি চিঠি শুধুমাত্র শুরুর দিকে এতটুকু লেখা রয়েছে যে এই বার্তা মোয়াবিয়ার পক্ষ থেকে আলীর প্রতি এখানে লক্ষণীয় যে মোয়াবিয়া রাজিউল্লাহ আনহু তিনি আলীকে আমিরুল মিনিন হিসাবে সম্বোধন করেননি বিপরীতে এই কথাও সত্য যে তিনি নিজেকেও কখনো খলিফা বলে দাবি করেননি আলী রাইতুল্লাহুর সময় পর্যন্ত তিনি কখনোই এই খিলাফার দাবি নিয়ে কোনো ধরনের দ্বন্দ্বে লিপ্ত হননি তিনি যখন একটি খালি চিঠি পাঠিয়ে দিলেন এবং লিখলেন যে মুয়াবিয়ার পক্ষ থেকে আলীর চিঠি এই সম্বোধনের মাধ্যমে বোঝা গেল যে তিনি তখনও পর্যন্ত বাইয়ার দিতে বিলম্ব করছিলেন আলী রাইদুল্লাহনু সেই দুইজন পত্রবাহককে জিজ্ঞাসা করলেন যে এটা কি পত্রবাহক দুইজন তার আলীর কাছে বলল যে আপনি কি আমাদেরকে অভয় দিচ্ছেন আলী বললেন তোমাদেরকে আমি অভয় দিচ্ছি নিরাপত্তা দিচ্ছি কারণ স্বাভাবিকভাবে যারা পত্রবাহক থাকেন বা দূত থাকেন তাদের সাথে তাদের নিরাপত্তা লঙ্ঘন করা এটি একটি রীতি বিরুদ্ধ কাজ আলী রাজিয়াল্লাহানহু তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিলেন এবং ঘটনা কি ঘটেছে সেগুলো বলার জন্য তাদেরকে বললেন সেই দুইজন ব্যক্তি তাদের মধ্যে একজন তারা বলল যে আমরা এমন মানুষদের কাছ থেকে এসেছি যারা প্রতিশোধ ছাড়া কিসাস ছাড়া কোনো কিছুই গ্রহণ করবে না আমি সত্তর হাজার যোদ্ধাকে ওসমানের জামান নিচে ক্রন্দনরত অবস্থায় দেখে এসেছি ওসমানের সেই রক্তমাখা জামা দামাসকাসের মিম্বারের উপরে স্থাপন করা রয়েছে এই বিষয়গুলোকে যখন তারা আলী রাজিল্লাহর কাছে এভাবে উপস্থাপন করছিল এই কথার একটি অর্থ এরকম দাঁড়ায় যে আলীর কাছে তারা দাবি করছে যে আপনি প্রতিশোধ কেন গ্রহণ করছেন না কেন আপনি সেই অন্যায়কারী ব্যক্তিদেরকে যারা ওসমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে কেন শাস্তি দিচ্ছেন না যেন আলী রাজিউল্লাহানহু তাদেরকে আটকে রেখেছেন তাদের শাস্তিকে আটকে রেখেছেন কাজেই সেরকম একটি অবস্থায় আলী তিনি বললেন আল্লাহুম্মা ইন্নি আবরাউ ইলাইকা মিন দামি ওসমান হে আল্লাহ আমি তোমার কাছে ওসমানের রক্ত থেকে নিজেকে পবিত্র ঘোষণা করছি নিজেকে মুক্ত ঘোষণা করছি আলী রাজিউল্লাহানহু তিনি কখনোই সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে সুরক্ষা প্রদান করে আসছিলেন না কিন্তু মদিনাতে যে সংকটময় পরিস্থিতি ছিল সেখানে সেই অবস্থাতেই তাদের উপর বিচার কার্যকর করার মতো শাস্তি প্রদান করার মতো কোনো পরিস্থিতি ছিল না এই কাজের জন্য সময় গ্রহণ করা প্রয়োজন ছিল কাজেই আলীকে কোনোভাবে দোষারোপ করার কোনো সুযোগ নেই আলী রাজিউল্লাহু এই কারণে তিনি বললেন আল্লাহুম্মা ইন্নি আবরাউ ইলাইকা মিন দামি ওসমান আল্লাহ আমি আপনার কাছে ওসমানের রক্ত থেকে নিজেকে পবিত্র এবং মুক্ত ঘোষণা করছি আলী তখন সেই দুইজন ব্যক্তিকে বললেন যে তোমরা কি আমার কাছে এসেছ ওসমানের রক্তের বদলা দাবি করতে তোমরা যেভাবে তার মৃত্যুকে নিয়ে বিচলিত আমি কি ঠিক সেভাবেই বিচলিত নই এবং তিনি বললেন আল্লাহ ওসমানের হত্যাকারীদের থেকে আমাদেরকে দূরে রাখুন আজের এই তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা যদি এভাবে বিভক্ত থাকি এবং নিজেরা যদি ঐক্যমতের উপর প্রতিষ্ঠিত হতে না পারি তাহলে কিভাবে আমরা সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে সেই হত্যাকারীদেরকে শাস্তি কার্যকর করতে পারি এরপর সেই দুইজন ব্যক্তি তারা সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময়ও তারা নিরাপত্তা চাইল কারণ মদিনাতে সেই সময় বহু ফিতনাবাজ ব্যক্তিরা ছিল তারা খলিফার কাছে বলল যে আমরা যদি চলে যাই আপনি কি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন আলী বললেন যে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হলো এরপর সেই ব্যক্তি যখন সে মসজিদ থেকে বের হলো সে ধরে নিল যে সে নিরাপদ রয়েছে সেই অবস্থায় সে নিজেকে আর সংবরণ করতে পারল না সেখানে বের হয়ে সে চিৎকার দিতে থাকলো স্লোগান দিতে থাকলো এবং বলতে থাকলো কাতালাল্লাহ মান কাতালা উসমান কাতালাল্লাহ মান কাতালা উসমান আল্লাহ তাদেরকে হত্যা করুন যারা উসমানকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে হত্যা করুন যারা উসমানকে হত্যা করেছে এভাবে দুইবার সে জোরে জোরে চিৎকার দিল এবং এই কথাগুলো বলতে লাগলো ফিতনাবাজ লোকেরা আশেপাশেই ছিল তারা তাকে ঘিরে ধরল পাকড়াও করল এবং তাকে গালাগালি করে বলতে লাগলো হাজ আল কালভ হাজ আল ওয়াফিদুল কিলাব এই ব্যক্তি একটি কুকুর এবং একজন কুকুরের কাছ থেকে সে বার্তা বহন করে নিয়ে এসেছে তাকে হত্যা করো কাজে আমরা বুঝতে পারছি যে সেখানকার পরিস্থিতি কত সংকটময় ছিল সেই ব্যক্তি পত্রবাহক যখন দেখল যে এভাবে ফিতনাবাতরা তাকে ঘিরে ফেলেছে আক্রমণ করছে তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো তার গোত্রের লোকেদেরকে সে ডাকতে শুরু করলো সে বলতে লাগলো হে মুদারের লোকেরা হে কায়েসের লোকেরা তোমরা এসো আমাকে সাহায্য করো তখন বনি আবস তার লোকেদেরকে সাথে নিয়ে বের হয়ে আসলো এবং তার জন্য সুরক্ষা প্রদান করতে শুরু করলো কাজেই যেহেতু একটি সংঘাত এবং সংঘর্ষ সৃষ্টি হয়ে যাওয়ার আশঙ্কা ছিল ফিতনাবাজ ব্যক্তিরা সেখান থেকে পিছু হটে গেল ফেরত যাওয়ার সময় সেই ব্যক্তি তাদেরকে হুমকি দিয়ে গেল সে বলল যে আল্লাহর কসম করে বলছি যার নাম যার পবিত্রতা উজ্জ্বল হোক আমরা তোমাদের কাছে আসব চার হাজার যোদ্ধা সহকারে এবং সে চিৎকার করে আরও বলছিল এবং তোমরা যে বিষয়কে ভয় করো সেই বিষয় তোমাদের দিকে ধেয়ে আসছে মৃত্যু তোমাদের দিকে ধেয়ে আসছে তোমাদের নিকটবর্তী হচ্ছে তোমাদের কাজকর্ম শেষ তোমাদের শক্তি শেষ এবং ফিতনাবাজির উদ্দেশ্য করে তিনি আরও বললেন আল্লাহর কসম তোমরা জেনে গেছো তোমরা পরাজিত কাজেই এরকম যখন একটি পরিস্থিতি সেই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরাও নিজেদের মধ্যে একটি পরামর্শ করলো তারা দেখলো যে তাদেরকে উন্মুক্তভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে আর কেউ ভয় করছে না সেই অবস্থায় তারা নিজেদের মধ্যে একটি পরামর্শ করল তাদের একজন অন্যতম প্রধান ব্যক্তি আল আস্তারা নুখাই সে বলল আমাদের উচিত মদিনা ত্যাগ করা এখান থেকে চলে যাওয়া কিন্তু তাদের আরেকজন গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি আব্দুল ইবনে সাবা ইবনু সাউদা সে বলল যে তোমার এই সিদ্ধান্ত কত মন্দ একটি সিদ্ধান্ত আমরা মদিনা ছাড়বো না আমরা এখানেই থাকব আলীর লোকেদের সঙ্গে আমরা এমনভাবে মিশে যাব যেন আমরা তাদের মধ্যেই যুক্ত ফলে আলীর বিরুদ্ধে যুদ্ধ না করে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না সুতরাং আব্দুল ইবনে সাবা বা ইবনু সাউদা তার এই সিদ্ধান্ত ছিল সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত এবং তার সিদ্ধান্তের সঙ্গে অন্যান্য ফিতনাবাজ ব্যক্তিরা একাত্মতা ঘোষণা করল ফলে তারা কিছুতেই মদিনা ছাড়ছিল না এবং আলী রাইতুল্লাহর বাহিনীর সঙ্গে তারা একত্রিত অবস্থায় মিশে যেতে শুরু করল এদিকে মদিনায় আলী রাতিউল্লাহানহু যখন তার বাইয়াতের বিষয়কে সুসম্পন্ন করলেন তখন সাহাবা একরামের মধ্যে যারা বড় বড় সাহাবা ছিলেন তারা আসলেন তালহা জুবাইর রাদিয়াল্লাহুয়ানহুমা তারাও আসলেন এবং তারা এসে আলীর কাছে অনুরোধ করছিলেন যে আমাদের উপর এই হদ কায়েম করার বিষয়টি এটা ঝুলন্ত অবস্থায় রয়েছে ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকারী তারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে সেই ফিতনাবাজ ব্যক্তিরা তাদের উপর শাস্তি শরীয়তের বিধান হদ কায়েম করা জরুরি আলী রাইতলানহু সেই অবস্থায় নিজের অপারগতা প্রকাশ করলেন এবং তিনি বললেন যে আমরা এই ফিতনাবাজ ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করছি না বরং তারাই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আজির ইদুল্লাহ তিনি এ বিষয়কে অস্বীকার করলেন না যে তাদের উপর হদ কায়েম করা প্রয়োজন অবশ্যই সেটা প্রয়োজন ছিল এবং এটাই হচ্ছে শরীয়তের বিধান কিন্তু যে পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেখানে আলী নিজের অক্ষমতা প্রকাশ করলেন এবং বিভিন্ন প্রদেশ থেকেও তিনি সম্পূর্ণ বায়াত পাচ্ছিলেন না মদিনা ছিল একটি বিশৃঙ্খল অবস্থায় এবং সেখানে ফিতনাবাজরা প্রচুর পরিমাণে ছিল কাজে আলী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমাকে সময় দাও সবর করো যতক্ষণ পর্যন্ত লোকেদের অন্তরগুলো শান্ত না হয়ে আসে আলী বলছিলেন যে যদি সেই অবস্থায় তিনি প্রতিশোধ গ্রহণ করেন তাহলে লোকেদের মধ্যে বিভক্তি দেখা দিবে কোন কোন গ্রুপ আলীর সিদ্ধান্তের সঙ্গে একত্রিত হবে আবার আরেকটি গ্রুপ তারা বিপক্ষে আবির্ভূত হবে এবং বিপক্ষ দলের মধ্যে যে যেই গোত্রের সঙ্গে সংযুক্ত জাহিলিয়াতের কারণে আসাবিয়ার কারণে সেই গোত্রগুলো খলিফার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এর বাইরে হয়তো কিছু লোক থাকবে যারা নিরপেক্ষতা অবলম্বন করবে ফলে উম্মার মধ্যে বিভক্তি আরো প্রকট আকারে দেখা যাবে আলী রাইকাহ যখন এভাবে নিজের অপারগতা এবং দুর্বলতা প্রকাশ করছিলেন তখন কেউ কেউ সাহাবিদের মধ্যে বলছিলেন আপনি যদি দুর্বল হয়ে থাকেন তবে মুসলিমরা তো দুর্বল নয় অর্থাৎ অন্যান্য প্রদেশে গিয়ে আমরা মুসলিমদেরকে সংঘবদ্ধ করতে পারি একত্রিত করতে পারি এবং তাদেরকে নিয়ে আমরা এই ফিতনাবাজদের উপর আক্রমণ পরিচালনা করতে পারি কাজেই এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে দমন করা হবে এবং ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা হবে সেই বিষয় নিয়ে সাহাবা একরামদের মধ্যে একটি মত পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছিল এবং এই ঘটনাগুলি পরবর্তীতে বাসরার দিকে গিয়ে জামালের যুদ্ধে যে দুঃখজনক ঘটনা তার একটি পরিস্থিতি এবং পটভূমি সৃষ্টি করেছিল আলী তিনি তার আরেকটি মতামত ছিল এটা যে সকল ফিতনাবাজ ব্যক্তি সকলের অপরাধ একই রকম নয় কাজেই পাইকারিভাবে সবাইকে হত্যা করা যায় না কারণ সব ব্যক্তি সরাসরি ওসমানকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় কেউ সাধারণ বিদ্রোহ করেছে কেউ অজ্ঞতার সাথে এসে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং কেউ কেউ ছিল যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কাজেই এই বিষয়গুলো তদন্ত প্রয়োজন সাক্ষ্য প্রমাণ প্রয়োজন বিচার করা প্রয়োজন এবং সব শেষে রায় কার্যকর করতে হয় পাইকারিভাবে এদের সবাইকে হত্যা করা যায় না এটা ছিল আলিরাজ ইলাহুর আরেকটি মতামত আলিরাজ তিনি মদিনাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিছু ঘোষণা প্রদান করেছিলেন তার মধ্যে প্রথম ঘোষণা হচ্ছে তিনি ঘোষণা দিলেন যে কুরাইশদের মধ্যে কেউ যেন মদিনা ছেড়ে না যায় বিশেষ করে সাহাবিদের মধ্যে কেউ যেন মদিনা ত্যাগ না করে সেই পরিস্থিতিতে অনেকেই এই সিদ্ধান্তকে ভুলভাবে বুঝলেন তারা দেখলেন যে ওসমানের হত্যার পর যখন আলীর উচিত ছিল ফিতনাবাজদের উপর কঠোর কঠোর হওয়া কঠিন হওয়া সেখানে আলী কিনা কুরাইশদের উপরে এবং সাহাবিদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছেন যে আপনারা কেউ মদিনা ছাড়বেন না অথচ এর পেছনের উদ্দেশ্য ছিল আলী চাচ্ছিলেন যে সাহাবিদেরকে কাছে রাখতে কুরাইশদের যে মর্যাদা সেগুলোকে উল্লেখ করে তিনি তাদেরকে বলছিলেন যে আপনারা ছাড়া আমি তো অসহায় এবং সাহায্যহীন কাজেই তিনি তাদেরকে চাচ্ছিলেন তাদের সহায়তা চাচ্ছিলেন এবং আমরাও চিন্তা করে দেখতে পারি যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যদি মদিনা ত্যাগ করে চলে যান এবং সম্পূর্ণ মদিনাতে যদি শুধুমাত্র ফিতনাবাজ ব্যক্তিরাই অবশিষ্ট থাকে তাহলে মদিনায় কি কল্যাণ থাকতে পারে আদির এই কারণে তাদেরকে সেখানে রাখতে চাচ্ছিলেন এবং মদিনা ত্যাগ করার ব্যাপারে এক নিষেধাজ্ঞা আরোপ করলেন কিন্তু এরপরেও অনেকে মদিনা ত্যাগ করেছিলেন এবং কেউ কেউ মক্কায় এবং অন্যান্য অঞ্চলে চলে গিয়েছিলেন ওসমান ইতলানুকে হত্যাকাণ্ডের পর বনু উমাইয়ার যারা বিশিষ্ট সদস্য ছিলেন তারা অনেকেই মদিনা ছেড়ে গিয়ে শামে চলে গিয়েছিলেন আবদুল ইবনে ওমর রাজিয়াল্লাহ হুমা তার ঘটনা আমরা এখানে উল্লেখ করতে পারি আব্দুল ইবনে ওমর রাজিয়াল্লাহ হুমা তিনি সমস্ত ফিতনার ঘটনায় নিজেকে নিরাপদ এবং নিরপেক্ষ রাখতে চেয়েছিলেন কোনো পক্ষেই তিনি নিজেকে যুক্ত করতে আগ্রহী ছিলেন না তিনি ফিতনা থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত রাখতে চাচ্ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা ছেড়ে অন্যত্র চলে যাবেন কারণ তিনি দেখলেন যে মদিনার উপর কোনো নিয়ন্ত্রণ নেই মদিনা ফিতনাবাজদের দখলে সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তিনি জানতেন যে যদি তিনি মদিনা ছেড়ে যেতে চান আলী তাকে আটকাবেন বাধা দিবেন কাজেই তিনি আলীর অনুমতি ছাড়াই মদিনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন রাতের বেলা তিনি উমে কুলসুমের কাছে আসলেন উম্মে কুলসুম ছিলেন আলী রাজিউল্লাহ আনহুর কন্যা এবং অমর ইবুল খাতাব রাজিউল্লাহর বিধবা স্ত্রী কাজেই এই সম্পর্কের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি উম্মে কুলসুম তিনি ছিলেন আবদুল ইবনে অমরের সৎমা তিনি তার কাছে গেলেন এবং বললেন যে আমি ফিতনা এড়াতে চাই এবং মক্কা চলে যেতে চাই এবং তিনি বললেন যে আমার ধারণা আলী এই বিষয়কে হয়তো সঠিকভাবে বুঝবেন না ভালোভাবে নিবেন না কিন্তু আপনি আলীকে জানিয়ে দিবেন আপনি বলবেন যে শুধুমাত্র ফিতনা এড়ানোর জন্যই আমি মক্কা চলে গিয়েছি পরদিন যখন সবাই সকালবেলায় জেগে উঠল এবং তার আব্দুল ইবনে ওমরকে তালাশ করছিলেন কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এই সংবাদ আলী রাজিউল্লাহনের কাছে আসলো এবং লোকেরা আলীকে বলছিল যে এই বিষয়টি আপনার জন্য খুবই খারাপ একটি বিষয় হলো এটা সংকটকে আরও বৃদ্ধি করবে কারণ তারা ভাবছিলেন যে আবদুল ইবনে ওমর যিনি সুরা সদস্যের একজন ছিলেন তিনি যদি মদিনা ছেড়ে শামে চলে যান সেখানে গেলে সেখানকার আমির মুয়াবির রাজিউল্লাহানহু এবং অন্যান্য অঞ্চলগুলো তারা আলী রাজিউল্লাহর কাছে তখনও পর্যন্ত বায়াত প্রদান করেনি কাজী আবদুল্লাহ ইবনে অমর তিনি যদি শামে চলে যান হতে পারে যে সেখানকার লোকেরা তাকেই খলিফা হিসেবে নিযুক্ত করতে পারে ফলে এই উম্মার ভেতর একাধিক খলিফা দেখা দিবে এবং উম্মা বিভক্ত হয়ে যাবে কাজী আলী রাজিউল্লাহানহু সেই অবস্থায় আবদুল্লাহ ইবনে অমরকে শামে পৌঁছানো থেকে ফেরানোর জন্য ফিরিয়ে আনার জন্য একটি বাহিনী গঠন করছিলেন এই কাজে তিনি ব্যস্ত ছিলেন এই সংবাদ পৌঁছালো উম্মে কুলসুমের কাছে উম্মে কুলসুম আসলেন আলীর কাছে এবং তিনি আলীকে জানালেন যে আবদুল্লাহ ইবনে অমর তিনি সামে নয় বরং তিনি মক্কায় যাচ্ছেন সেই অবস্থায় আলী বললেন আল্লাহর কসম তিনি আমার সঙ্গে বিশ্বস্তই রয়েছেন অর্থাৎ তিনি যদি বলে থাকেন যে তিনি মক্কায় যাচ্ছেন আলী বলছেন যে আমি বিশ্বাস করি তিনি মক্কাতেই যাচ্ছেন তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি দ্বিতীয় নির্দেশনা আলী রহিত প্রদান করেছিলেন তিনি মদিনার আশেপাশের অঞ্চল থেকে যে লোকেরা এসে সেই ফিতনাবাদদের সঙ্গে যুক্ত হয়েছিল সেই বেদুইনরা এবং সেই আরব তাদের প্রতি উদ্দেশ্য করে আলী বলেছিলেন যে তোমরা নিজ নিজ এলাকায় ফেরত যাও তোমরা মদিনা ত্যাগ করো কিন্তু এই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সেই ফিতনাবাজ ব্যক্তিরা সেই আরব ব্যক্তিরা তারা মদিনা ছেড়ে চলে যাচ্ছিল না বরং তারা মদিনার ভেতরে অবস্থান করছিল এই যখন অবস্থা তখন আলী ইতলানহুর সেখানকার অসহায় অবস্থাটি স্পষ্টভাবে ফুটে ওঠে এই অবস্থায় আলী তিনি তালহা এবং জুবাইরকে ডেকে নিয়ে আসলেন এবং ডেকে নিয়ে বললেন যে তোমরা আমাকে বলছিলে প্রতিশোধ নেওয়ার জন্য এখন তোমরা চেষ্টা করে দেখো কাজেই আলী আবারও সময় চাইলেন সবর করার জন্য তাদেরকে উপদেশ দিলেন কিন্তু সেই ক্ষেত্রে সাহাবাইকরাম তারা মত পার্থক্য করলেন এবং বললেন যে মদিনায় যদি নিয়ন্ত্রণ না থাকে বা মুসলিমদের দুর্বলতা থাকে অন্যান্য প্রদেশে তো এই অবস্থা নয় বরং সেখানে গিয়ে আমরা শক্তি সংগ্রহ করার চেষ্টা করি এবং ফিতনাবাজদেরকে দমন করার চেষ্টা করি এর পেছনের আরেকটি কারণ হচ্ছে যে সাহাবাইকরামদের মধ্যে একটি তীব্র অনুশোচনাবোধ কাজ করছিল যে কিভাবে তারা জীবিত থাকা অবস্থাতে এই ফিতনাবাজ ব্যক্তিরা এসে ওসমানকে অবরুদ্ধ করল এবং তাকে শহীদ করে দিতে পারল এবং একের পর এক দিন গড়িয়ে যাচ্ছে দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু ওসমানের হত্যাকারীদের উপরে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না এই বিষয়গুলো সাহাবেকেরামদের মধ্যে একটি তীব্র অনুশোচনা বোধ অপরাধ বোধ সৃষ্টি করেছিল কারণ আমরা দেখতে পাই যে প্রায় চার মাস পর্যন্ত সময় গড়িয়ে যায় অর্থাৎ ছত্রিশ হিজড়ির চতুর্থ মাস রবিও সানি পর্যন্ত এই ফিতনাবাজ ব্যক্তিদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না এবং ছত্রিশ হিজড়ির চতুর্থ মাস রবিও সানি সেই মাসে তালহা জুবাইর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তারা মদিনা ছেড়ে মক্কায় গিয়ে পৌঁছেছিলেন এবং মক্কায় গিয়ে তারা সেখানে জনমত গঠন করার চেষ্টা করছিলেন এবং লোকেদেরকে উৎসাহিত করছিলেন একটি বাহিনী প্রস্তুত করার চেষ্টা করছিলেন যাদেরকে ব্যবহার করে তারা নিয়ত করেছিলেন যে ফিতনাবাজ ব্যক্তিদেরকে তারা দমন করবেন তাদেরকে নির্মূল করবেন এই যে পরিস্থিতি এবং পটভূমি এটাই পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাবে জামালের যুদ্ধ সেই বর্ণনার দিকে পটভূমি বর্ণনায় আমরা আজকের পর্বে এই পর্যন্ত স্থগিত রাখছি পরবর্তী পৃথক আলোচনায় আমরা জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ এই ঘটনাগুলোকে বর্ণনার দিকে যাব কাজেই আজকের পর্বে ঘটনা প্রবাহ বর্ণনা এ পর্যন্তই সমাপ্ত আজকের পর্বের বাকি অংশে আমরা আলির ইতলানুর প্রসঙ্গে তার ব্যক্তিত্ব এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের দিকে যাচ্ছি শুরুতে আমরা এই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব যে আলী ইবনে আবি তলিব তার নামের শেষে আমরা কি বলবো রাদি আল্লাহ তালা আনহু নাকি আলাইহিসাল্লাম কিংবা তার যে উপাধি কিছু লোক বলে থাকেন কার্রাম আল্লাহু ওয়াজহাহু আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন কিংবা অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ বলে থাকেন ইমাম আলী আবার কেউ তাকে খলিফা হিসেবে উল্লেখিত করছেন এবং কেউ কেউ বলছেন আমিরুল মিনিন এই বিষয়গুলো সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় সেগুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি প্রথম পয়েন্ট হচ্ছে আলাহি ইসলাম এবং বিপরীতে আল্লাহ তালা আনহু কোনটি আমরা উল্লেখ করব এই প্রসঙ্গে সহজ এবং সংক্ষিপ্ত কথা হচ্ছে শুধুমাত্র শাব্দিক অর্থের মধ্যেই যদি কোনো একজন ব্যক্তি সীমাবদ্ধ থাকে তাহলে এর সবগুলোই একজন ব্যক্তি ব্যবহার করতে পারে আল্লাহ ইসলাম রাজি আল্লাহানহু কার্রাম আল্লাহু আজহাহু ইমাম খলিফা আমিরুল মিনিন সবগুলি ব্যবহার করা বৈধ যদি শুধুমাত্র শাব্দিক অর্থের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকে কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করার পেছনে যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে কিংবা বিশ্বাস বা আকিদা থাকে সেই ক্ষেত্রে কেন সেই শব্দগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং অন্যান্য সাহাবিদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আলীকে পৃথক করে যদি কোনো একটি উপাধি ব্যবহার করা হয় কিংবা নামের শেষে কিছু বলা হয় সেই ক্ষেত্রে বিষয়টি বিশ্লেষণের দাবি রাখে যেমন বিশেষ কোনো ভ্রান্ত আকিদা বা বিশ্বাস যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আলিব নাবি তলিব তার নামের শেষে আলহিসাল্লাম এটা সংযোজন করলে সেই বাতিলপন্থী ব্যক্তিদের সঙ্গে এক হয়ে মিশে যাওয়ার আশঙ্কা থাকে কাজেই সেটাকে পরিহার করাকেই ওলামা একরাম উত্তম বলে মতামত প্রদান করেছেন প্রথম পয়েন্ট আলাহিসাল্লাম কিংবা রাজিয়াল্লাহানহু এই ব্যবহার প্রসঙ্গে এক্ষেত্রে শিয়াদের মতবাদ থেকে আমরা দেখতে পাই যে তারা বারো ইমামের মতবাদে বিশ্বাসী এবং তাদের ইমামদের যে ক্ষমতা এবং বৈশিষ্ট্যকে তারা বর্ণনা করেছে সেটা বিভিন্ন দিক থেকে আহলুসুন্নাওয়াল জামায়াতের আকিদার সঙ্গে সাংঘর্ষিক এবং বিভিন্ন অলৌকিক ক্ষমতা বা অতিপ্রাকৃত ক্ষমতা ইত্যাদিকে তারা সংযুক্ত করেছে তাদের ইমামদের বৈশিষ্ট্যের সাথে এবং সেই কারণে তারা তাদের ইমামদের নামের শেষে আলহিসাল্লাম এই শব্দকে ব্যবহার করে থাকেন অপরদিকে আহলুসুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ মূলনীতি হচ্ছে যে সমস্ত সাহাবিদের নামের শেষে আমরা বলে থাকি রাজি আল্লাহ তাল্লাহ আনহু অর্থাৎ আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান বা খুশি হয়ে যান যেমন কোরআন থেকে এই প্রসঙ্গে দলিল আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ সুরাতাওবার একশো নম্বর আয়াতে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন রাদি আল্লাহু আনহুম অরাদৌয়ান আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট সম্পূর্ণ আয়াত আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন যে যারা সর্বপ্রথম হিজরতকারী এবং আনসারদের মধ্যে যারা পুরনো এবং পরবর্তীতে যারা তাদেরকে অনুসরণ করেছে আল্লাহ সমস্ত লোকেদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রাদি আল্লাহ আনহুম অরাদৌয়ান এভাবে আল্লাহ সুহামতাল্লাহ সুরাফাত সেখানে বলেছেন লাকাদ রাদি আল্লাহু আনিল মিনিন ইজ ইউবাইউনাকা আল্লাহ সেই সমস্ত মুমিনদের উপর রাজি হয়েছেন খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করেছিল অর্থাৎ সেই চোদ্দশো সাহাবাইকার তাদের প্রসঙ্গে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট অপরদিকে নামের শেষে আলাইহিসাল্লাম ব্যবহার করা এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে আহলুসুন্নাত ওয়াল জামাত এটা শুধুমাত্র নবীদের নামের শেষে ব্যবহার করে থাকেন সাহাবিদের নামের শেষে আলাইহিসাল্লাম এটা বলা হয়ে থাকে না সালাম বা শান্তি এটা হচ্ছে মুসলিমদের পারস্পরিক সম্বোধন আল্লাহ সুবাহতাল্লাহ এই প্রসঙ্গে কোরআনে বলেছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ফাইদা দাখাল তুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমরা স্বজনদের প্রতি সালাম প্রদান করবে এবং এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র একটি বরকতময় দোয়া সালাম আলাইকুম বা একে অন্যের উপরে সালাম প্রদান করা এটা মুসলিমদের একে অপরের সম্বোধন এবং সেই সালাম উল্লেখের থেকে রাদিয়াল্লাহু আনহু এই কথা উল্লেখ করা উত্তম যেমন আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে বলেছেন জান্নাতবাসী ব্যক্তিদের কথা বর্ণনা করার পর আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন অরিদওয়ান উম্মিন আল্লাহি আকবর জালিকা হু আল ফাউজুল আজিম জান্নাতের নিয়ামত সেগুলো বর্ণনা করার পর আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন যেই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অরিদওয়ান আল্লাহি আকবর জালিকা হুয়াল ফাউজুল আজিম এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা অপরদিকে নবীদের ক্ষেত্রে ওলামা একরাম তাদের নামের পর আলাহি সালাম এই কথাকে যুক্ত করে থাকেন এবং এর দলিল হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বলেছেন ওয়াসালামুন আলাল মুরসালিন রাসুলদের প্রতি শান্তি এবং সালাম বর্ষিত হোক যারা পয়গম্বর নবী ছিলেন তাদের উপর শান্তি এবং সালাম বর্ষিত হোক ঈসা আলাহিসাল্লাম তার সম্পর্কে আল্লাহ সুবাহতাল্লাহ এই সালামের কথা উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা বলেছেন ওসালামুন আলাইহি ইয়ৌমা উলিদা ওয়াউমা ইয়ামুতু ওয়াউমা ইউবা আসু হাইয়া তার প্রতি শান্তি যেই দিন সে জন্মগ্রহণ করেছে এবং যেই দিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেই দিন আবারও তাকে জীবিত অবস্থায় উঠানো হবে এখানে আরও একবার লক্ষণীয় এবং স্মরণীয় যে শুধুমাত্র অর্থের দিকে সীমাবদ্ধ থাকলে আলী রদিয়াল্লাহানহু তার নামের পর আলাহিসাল্লাম বলাতে কোনো অর্থগত সমস্যা নেই বলে ওলামা একরাম মতামত প্রদান করেছেন কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কেন অন্যান্য সমস্ত সাহাবিদের মধ্য থেকে আলীকে পৃথক করে কিংবা আলী রাইতলানহু এবং তার সন্তানদেরকে পৃথক করে তাদের নামের সঙ্গেই ইসাল্লাম এই কথাকে যুক্ত করা হচ্ছে এখানে তাদেরকে অন্যান্য সাহাবিদের কাছ থেকে পৃথক করার মধ্যে কিছু বাতিল বিশ্বাস রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আলীকে বলেছিলেন তাবুকের যুদ্ধের প্রাককালে যে আমার ক্ষেত্রে তুমি হারুনের মতো অর্থাৎ মুসার ক্ষেত্রে যেভাবে হারুন ছিলেন সহকারী তুমি আমার ক্ষেত্রে অনুরূপ শুধুমাত্র ব্যতিক্রম এটা যে আমার পর আর কোনো নবী আসবে না রসুল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন আন্তামিন্নি বিমানজিলাতি হারুনা মিন মৌসা ইল্লা আন্নাহুলা নাবি ইবা আদি আমার ক্ষেত্রে তুমি মুসার সাথে হারুনের অনুরূপ শুধু ব্যতিক্রম এটাই যে আমার পর আর কোনো নবী আসবে না বাতিল ফিরকার অনুসারী ব্যক্তিরা এই ঘটনাকে ব্যবহার করে এবং হাদিসকে ব্যবহার করে এরপর নবীদের সঙ্গে যে শব্দ ব্যবহার করা হয়ে থাকে আলহিসাল্লাম সেটাকে নিয়ে তারা আলী রাইসলামের সঙ্গে যুক্ত করে দিয়ে থাকে এবং একই সঙ্গে আলীকে তারা তাদের ইমাম হিসেবে মনে করে থাকে সেই ক্ষেত্রে ইমামদের যে বিভিন্ন বৈশিষ্ট্য তারা বর্ণনা করেছে সেগুলো বর্ণনা করার কারণেও তারা আলহিসাল্লাম এটা আলী রাইতলানহুর নামের পর যুক্ত করে থাকে কাজেই তাদের সেই বাতিল চিন্তা থেকে পৃথক থাকার জন্য উত্তম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই নীতি সেটাকে অনুসরণ করা এবং তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এই কথাকেই ব্যবহার করা দ্বিতীয় বিষয় হচ্ছে কার্রামাল্লাহু আজহাহু এই শব্দ ব্যবহার প্রসঙ্গে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বিভিন্ন সাহাবিকে বিভিন্ন উপাধি দিয়েছেন যেগুলো প্রচলিত হয়ে গিয়েছে এবং সেই উপাধিগুলোকে আমরা ব্যবহার করে থাকি যেমন আবু বকর সিদ্দিক এখানে আস সিদ্দিক বা তিনি সত্যবাদী এই উপাধি কে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম ওমর ইবুল খাতাব রাইতলানহু তার নামের শেষে ফারুক উপাধি বা তিনি সত্য মিথ্যার মধ্যে ফারাককারী পার্থক্যকারী এই উপাধি দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একইভাবে আলী রাইতলানহুকে রসুল্লাহ সাল্লাহ একটি উপাধি দিয়েছেন তিনি তাকে বলেছিলেন আবু তুরাব এভাবে বিভিন্ন সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বিভিন্ন উপাধি দিয়েছিলেন এবং সাহাবা একরাম সেগুলোকে ব্যবহার করেছেন এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই কিন্তু আলী রাইতলাহনুর ক্ষেত্রে এই যে উপাধি বা কার্রামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন এটি রাসুল্লাহ সাল্লাহাম দিয়েছেন কিংবা সাহাবা একরাম ব্যবহার করেছেন এমনটি দেখা যায় না এই কথা উল্লেখ করেছেন শাইখ বাকর আবু জায়েদ তার ফতোয়ার গ্রন্থে এবং তিনি আরও বলেছেন যে এটি সম্ভবত কোনো হাদিস লিপিবদ্ধকারীর নিজের পক্ষ থেকে সংযোজিত উক্তি যেটা পরবর্তীতে লেখকদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গিয়েছে কাজী কারামাল্লাহু আজহাহু এটা যদিও বা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সাহাবা একরাম ব্যবহার করেছেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না কোনো মারফু বর্ণনাতে কিংবা রাসুল্লাহ আসলাম তাকে উপাধি দিয়েছেন এমনটাও দেখা যায় না শাইক বাকুর আবু জায়দ তিনি বলেছেন যেটি হচ্ছে এটি সম্ভবত হাদিস লিপিবদ্ধকারীর নিজের পক্ষ থেকে সংযোজিত কথা এবং যে কারণে আলির ইতলানহুকে এই কথা বলা হয়ে থাকে যে তিনি কারামাল্লাহু আজহাহু বা আল্লাহ তার চেহারা উজ্জ্বল করুন তার পেছনের ঘটনা এটাকে উল্লেখ করা হয় যে তিনি কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি না জাহিলিয়াতের সময়ে এবং ইসলামের পরে তো প্রশ্নই আসে না এবং একই সঙ্গে তিনি কখনো কোনো ব্যক্তির আউরা বা লজ্জাস্থানের দিকে তাকাননি দৃষ্টি দেননি ফলে আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন এই প্রসঙ্গে আলোচনা করে তিনি বলেছেন যে এটা শুধুমাত্র আলিরা ইতলানুর ইউনিক বা একক বৈশিষ্ট্য নয় বরং অন্যান্য আর অনেক সাহাবির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য বিশেষ করে যারা ইসলামের উপরেই বড় হয়েছেন তারাও কখনো মূর্তির সামনে মাথা নত করেননি মূর্তি পূজা করেননি কিংবা কখনো কারো লজ্জাস্থানের দিকে তারা তাকাননি পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ইমাম কিংবা খলিফা অথবা আমির আল মিনিন এই উপাধিগুলো ব্যবহার করার প্রসঙ্গে ইমাম নওয়াবি রহিমউল্লাহ তিনি বলেছেন যে যিনি মুসলিমদের প্রধান ব্যক্তি বা শাসক বা আমির হবেন তাকে ইমাম খলিফা বা আমিরুল মিনিন সবগুলো বলাই বৈধ ইবনে খালদুন রহিমউল্লাহ তিনি বলেছেন যিনি যার মাধ্যমে সরিয়া এসেছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাম তার পরবর্তী প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে যিনি মুসলিমদের দিন এবং দুনিয়া উভয় বিষয়ের কার্যাবলী পরিচালনা করবেন নিরাপত্তা সুরক্ষা প্রদান করবেন সেই পদবীকে বলা হয়ে থাকে খিলাফত ইমামত এবং যিনি সেই দায়িত্ব পালন করবেন তাকে বলা হয়ে থাকে খলিফা অথবা ইমাম আবু জাহর রাহিমাউল্লাহ তিনি খিলাফত এবং ইমামত এই বিষয়কে ব্যাখ্যা করে বলেছেন যে এটাকে খিলাফত বলা হয়ে থাকে এর কারণ হচ্ছে যে তিনি মুসলিমদের সর্বোচ্চ শাসক এবং তিনি তার সেই পদবি বা কাজের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহামের পরবর্তী প্রতিনিধি হিসেবে মুসলিমদের বিষয়াদি পরিচালনা করার দায়িত্ব পালন করে যাচ্ছেন আরেকদিকে ইমামত বলা হয়ে থাকে এর কারণ হচ্ছে খলিফা তিনি একজন নেতা বা ইমাম তাকে আনুগত্য করা ওয়াজিব যেভাবে সলাতের সময়ে আমরা ইমামের পেছনে একত্রিত হই ইমামকে অনুসরণ করি আনুগত্য করি এটা যেরকমভাবে ওয়াজিব ঠিক একইভাবে খলিফাকে আনুগত্য করাও তার পেছনে একত্রিত হওয়া সম্মিলিত থাকা এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক বা ওয়াজিব এই কারণে খলিফাকে ইমাম বলা হয়ে থাকে এবং খিলাফতকে ইমামত বলা হয়ে থাকে ইসলামের এই বিষয়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ইসলাম ধর্ম এবং রাষ্ট্র এই বিষয়কে পৃথক করে না বরং এটা একে অন্যের সঙ্গে সংযুক্ত যে কারণে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান বিপরীতে মানবরচিত বিধান কিংবা রাজাবাদশাহ বা স্বৈর শাসকদের যে সিস্টেম সেই রাসুল্লাহ সাল্লাহামের পরবর্তী সময়ে পারস্য কিংবা বাইজেন্টাইন সাম্রাজ্য কিংবা বর্তমানে পৃথিবীতে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদেরকে পৃথক করা হয় আরেকদিকে ধর্মীয় নেতাদেরকে পৃথক করা হয়ে থাকে কিন্তু ইসলামে এই পৃথকীকরণের কোনো সুযোগ নেই মুসলিমদের মধ্যে যিনি ধর্মীয় প্রধান তিনি রাষ্ট্রীয় প্রধান কাজে খলিফা এবং ইমাম খিলাফত এবং ইমামত এই বিষয়কে পৃথক করার কোনো অবকাশ ইসলামে নেই সে কারণেই আমরা দেখতে পাই শুরুর দিকে যারা খলিফা ছিলেন তারা একদিকে ছিলেন খলিফা আরেকদিকে ছিলেন ইমাম একদিকে ছিলেন রাষ্ট্রের প্রধান আরেকদিকে ছিলেন তারা ধর্মীয় প্রধান এই উভয় বিষয়ে নেতৃত্ব একই ব্যক্তির কাছে ছিল তারা উভয় দিকেই অর্থাৎ দিন এবং দুনিয়া উভয় দিকে তারা নেতৃত্ব এবং সুরক্ষা মুসলিমদের প্রদান করেছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে অমর ইবুল খাতাব রাইতলানহু তিনি পরবর্তীতে আমিরুল মিনিন এই পদবি ব্যবহার করা শুরু করেছিলেন কোরআন এবং হাদিসের বিভিন্ন স্থানে ইমাম শব্দটিকে কখনো নেতা অর্থে কখনো পথ প্রদর্শনকারী কিংবা প্রধান ব্যক্তি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে যেমন সুরা বাকারাতে আমরা দেখি ইব্রাহিম আল্লাহ সাল্লামের সম্পর্কে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন যে আল্লাহ সুবাহতাল্লাহ যখন ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম সফল হলেন সেই অবস্থায় আল্লাহ সুবাহতাল্লাহ তাকে বলেছিলেন কলা ইন্নি জা ইলু কালিনাস ইমামা যে আমি তোমাকে মানব জাতির উপর ইমাম বা নেতা মনোনীত করব অন্যত্র আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন অজা আলনা লিল না ইমামা দোয়া উল্লেখ করে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যে তারা দোয়া করে থাকেন যে আপনি আমাদেরকে যারা মুত্তাকি ব্যক্তি তাদের উপর নেতা বা তাদেরকে পরিচালনা করার জন্য প্রধান ব্যক্তি হিসেবে নিযুক্ত করুন অজা আলনা লিল মুত্তাকিনা ইমামা এখানেও ইমাম শব্দটি ব্যবহার করা হয়েছে অন্যত্র সুরা ইসরা সেখানে আল্লাহ সুহামতাল্লাহ উল্লেখ করেছেন يوم ندعو كل أناس بإمامهم তোমরা স্মরণ করো যেই দিন অর্থাৎ বিচারের দিনে আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহকারে ডাকবো আহ্বান করব। এখানে নেতা বা ইমাম অর্থ আল্লাহ সুবাহতাল্লাহ প্রত্যেক নবীকে ডাকবেন যাদের পেছনে তাদের অনুসারীরা সেখানে থাকবেন হাদিসেও বিভিন্নভাবে ইমাম শব্দটিকে ব্যবহার করা হয়েছে যেমন বিখ্যাত হাদিস সাত শ্রেণীর ব্যক্তি যারা সুবাহতাল্লাহ আরসের নিচে আশ্রয় লাভ করবেন সেখানে শাসককে বোঝানোর জন্য ন্যায়পরায়ণ শাসককে বোঝানোর জন্য ইমাম শব্দ ব্যবহার করা হয়েছে এর বাইরেও অন্যান্য হাদিসে মুসলিমদের প্রধান ব্যক্তি নেতা কিংবা শাসক বা আমিরকে বোঝানোর জন্য ইমাম শব্দকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ব্যবহার করেছেন কাজে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আহলে সুন্নাত জামাতের কিতাবাদিতে যখন আকিদার কিতাবগুলো সামনে এসেছে আকিদার কিতাবাদিতে ইমাম শব্দকে বেশি ব্যবহার করা হয়েছে ইমামত শব্দটিকে বেশি ব্যবহার করা হয়েছে অপরদিকে ঐতিহাসিক কিতাবে খিলাফত এবং খলিফা শব্দগুলোকে বেশি ব্যবহার করা হয়েছে এর একটি কারণ হচ্ছে যে আকিদার কিতাবগুলো রচনা করা হয় আকিদার বিষয়কে সুস্পষ্ট করার জন্য হকপন্থী থেকে বাতিলপন্থী এই বিষয়গুলোকে পৃথক করার জন্য যারা বিদাতি এবং নব উদ্ভাবিত বিষয়গুলো অনুসরণ করে থাকে তাদের কাছ থেকে সঠিক আকিদাগত বিষয়গুলোকে স্পষ্ট করা আকিদার কিতাবের একটি বড় উদ্দেশ্য ফলে রাফিদি এবং খারেজি তারা যেই উদ্দেশ্যে যেই অর্থে এবং যেই ব্যাখ্যায় ইমাম শব্দকে ব্যবহার করে তার থেকে পৃথক রাখার জন্য আকিদার কিতাবাদিতে আলহসুনাত ওয়াল জামাত মুসলিমদের প্রধান ব্যক্তিকে বোঝানোর জন্য ইমাম শব্দকে ব্যবহার করেছেন রাফেদিরা তারা বিশ্বাস করে থাকে যে ইমাম এবং খলিফা একই রকম নয় যে কারণে তারা ইমাম শব্দকে ব্যবহার করে কিন্তু খলিফা শব্দকে ইমামের সঙ্গে সংযুক্ত করে না এটা তাদের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে একটি যে ইমামত এবং খিলাফতের মধ্যে তারা পৃথকীকরণ করে থাকে ইমামতকে তারা একটি ধর্মীয় নেতৃত্ব বলে মনে করে এবং খিলাফতকে তারা একটি রাষ্ট্রীয় বিষয় বা রাষ্ট্রের প্রধান এভাবে মনে করে থাকে এবং এর মাধ্যমে তারা ইঙ্গিত করে বুঝাতে চায় যে আগের তিনজন যারা খলিফা ছিলেন আউবকর ওমর এবং ওসমান রাজিউল্লাহানহুম তাদের সময়েও আলী ছিলেন ইমাম বা ধর্মীয় প্রধান সুতরাং সেই সময়গুলোতে তারা আবু বকরকে ইমাম হিসেবে মানছে না অমরকে মানছে না কিংবা ওসমানকেও মানছে না তারা মানছে যে আলী সেই পূর্বের তিনজনের সময়েও ছিলেন ইমাম বা ধর্মীয় প্রধান অপরদিকে আহলসুন্নাত আল জামাত এই পৃথকীকরণ করে না বরং আমরা মনে করে থাকি আবু বকর সিদ্দিক তিনি ইমাম ছিলেন খলিফা ছিলেন অমর ইবুল খাতাব তিনি ইমাম ছিলেন খলিফা ছিলেন ওসমান রাজিয়াল্লাহ তাল্লাহু তিনি ইমাম ছিলেন খলিফা ছিলেন এবং এভাবে আলী রেতানহুর ক্ষেত্রেও এই বিষয় সত্য তিনি ইমাম ছিলেন তিনি খলিফা ছিলেন ইবনে খালদুন রহিমাল্লাহ তিনি বলেছেন যে শিয়ারা আলীকে ইমাম উপাধি দিয়েছে ইমামতের পদে তার অবস্থানকে দৃঢ় করার জন্য এবং এটা তাদের মতে খিলাফা থেকে আলাদা এবং তারা যা বিশ্বাস করে সেই বিষয়কে পৃথক করার জন্য তারা এই শব্দকে ব্যবহার করেছে তারা মনে করে থাকে যে আলী অধিকতর যোগ্য ছিলেন লোকেদেরকে সলাতে নেতৃত্ব দেওয়ার জন্য আউবকর ওমর কিংবা ওসমানের থেকে সুতরাং আরও একবার এই প্রসঙ্গে সার কথা হচ্ছে এটাই যে সাধারণভাবে কোনো একজন ব্যক্তি যদি অন্তরে কোনো বাতিল বা ভ্রান্ত আকিদা বা বিশ্বাস পোষণ না করে শুধুমাত্র শব্দগতভাবে তারা পূর্বের শব্দগুলো ব্যবহার করে থাকে তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ খলিফা ইমাম আমিরুল মমিন যেটাই ব্যবহার করা হোক না কেন কোনো সমস্যা নেই সবগুলোই ব্যবহার করা হয়েছে মুসলিমরা ব্যবহার করেছে মুসলিমদের প্রধান ব্যক্তিকে বোঝানোর জন্য এমনকি পরবর্তীতে আমরা দেখতে পাই যে স্পেন বা আন্দোলেশিয়াতে যিনি মুসলিমদের প্রধান ছিলেন তাকে বোঝানোর জন্য আমির উপাধি ব্যবহার করা হয়েছে সুলতান উপাধি ব্যবহার করা হয়েছে সুতরাং সবগুলোই অর্থগতভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে মূল ধর্তব্য বিষয় হচ্ছে যে যিনি মুসলিমদের প্রধান তিনি শাসনকার্য পরিচালনা করছেন তিনি ইসলামী আইন কানুন দিয়ে শাসনকার্য পরিচালনা করছেন কিনা এই ক্ষেত্রে উপাধি কি ব্যবহার করা হচ্ছে সেটা প্রধান কোনো বিষয় নয় আজকের পর্বের আলোচনার শেষ অংশে আমরা আলির ইতলানহুর ব্যক্তিত্বের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় উল্লেখ করব সামনের দুইটি পর্বে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আসছে ইনশা আল্লাহ আলী রহিতাহ তাকে আমরা কখনো দেখিনি সাহাবিদের সময়ে সাহাবিদের কাউকে আমরা দেখিনি কিন্তু তাদের ঘটনা আমরা শুনছি তাদের ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং যুগ যুগ ধরে লোকেরা তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন কেমন ছিলেন দেখতে সেই মানুষেরা কিংবা কেমন মন মেজাদের মানুষ ছিলেন তারা এই প্রসঙ্গে আমরা তাদের একটি বর্ণনা উল্লেখ করছি এবং এর ফলে আমরা ধারণা করতে পারি যে আমাদের মানসপটে বা মনের জগতে আমরা একটি ছবি অঙ্কন করে নিতে পারি আমাদের কল্পনার জগতে এবং আল্লাহ সুহামতাল্লার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহামতাল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন যেন আমরা সরাসরি জান্নাতে গিয়ে তাদের সাক্ষাৎ লাভ করতে পারি তাদের সহবত এবং সাহচর্য লাভ করতে পারি কারণ যারা সলিহুন নেককার ব্যক্তি তাদের সাহচর্যই হচ্ছে সবচেয়ে উত্তম সাহচর্য উহিব্বু সলিহিনা ওয়ালাস্তুমিন হুম লাআল্লাহা ইয়ারজুকুনি সলাহান এই কথার অর্থ যে আমি নেককার ব্যক্তিদেরকে ভালোবাসি মহব্বত করি যদিও আমি তাদের মতো হতে পারিনি কিন্তু আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ হয়তোবা তাদেরকে ভালোবাসার কারণেই আমাকে সেই নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন পূর্ববর্তী খলিফাদের যে দৈহিক বর্ণনা আমরা বিভিন্ন কিতাবে পেয়েছি সেগুলো আমরা সংক্ষেপে স্মরণ করতে পারি যেমন আবু বকর সিদ্দিক সম্পর্কে বর্ণনা করা হয়েছে আবু বকর ছিলেন ছিপছিপে দেহের অধিকারী একেবারেই মেদ ছিল না হালকা পাতলা গরনের ব্যক্তি ছিলেন তিনি দীর্ঘ আকৃতির তার চোখ ছিল কোটরাগত এবং গালের দিকে দাঁড়িয়ে ছিল পাতলা অপরদিকে অমর ইবিন খাত্তাব তিনি শুধু দীর্ঘকায় ছিলেন না অনেক অনেক দীর্ঘকায় ছিলেন যে কোনো মসজিষে তাকেই সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে দেখা যেত এবং খুবই সুঠাম দেহের অধিকারী ব্যক্তি ছিলেন তার প্রভাবশালী ব্যক্তিত্ব তার চেহারার মধ্যে উপস্থিত ছিল তার গোফ বা মোছের প্রান্তদেশ তিনি মুচড়িয়ে রাখতেন এবং টাক মাথার অধিকারী ছিলেন তিনি অপরদিকে ওসমান ছিলেন কেমন ঘনধারী বিশিষ্ট ব্যক্তি মুখে কিছু বসন্তের দাগ ছিল যা তাকে আরও আকর্ষণীয় রূপ দান করেছিল খুবই উজ্জ্বল ফর্সা ছিলেন এবং তার ঠোঁটগুলো ছিল উজ্জ্বল লাল বর্ণের অপরদিকে আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি আলী ইবনে আবি তালিব রাজিউল্লাহানহু তিনি ছিলেন কেমন দেখতে ইবনে আব্দুল বার রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে আলীর ব্যাপারে সর্বোত্তম বর্ণনা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আলী ছিলেন মধ্যম উচ্চতার অধিকারী খাটো ছিলেন না তিনি ছিলেন মাঝারি উচ্চতার অধিকারী তার চোখ ছিল ডাগর গাঢ় কৃষ্ণবর্ণের এবং প্রশস্ত চোখ বড় ছিল যেগুলোকে আমরা ডাগর চোখ বলে থাকি এবং কালো অংশ খুবই কালো ছিল সাদা অংশ খুব সাদা ছিল ডাগর কৃষ্ণবর্ণের চোখের অধিকারী ছিলেন চেহারা ছিল খুবই সুদর্শন পূর্ণিমার পূর্ণ চাঁদের মতো তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে আলী রাইতালাহনু কিছুটা স্থূল দেহের অধিকারী ছিলেন তার পেট বড় ছিল কাঁধ প্রশস্ত ছিল এবং হাত ছিল দীর্ঘ আকৃতির এবং আদির রাইতানুর হাত এবং ঘাড় ইত্যাদি স্থানে বেশ লোম ছিল বা পশম ছিল যেটা দেখলে মনে হতো অর্থাৎ ঘাড় দেখলে মনে হতো যেন রূপালী মখমলের মতো কিন্তু আদির রাইতলানহুর মাথায় চুল কম ছিল তিনিও টাক মাথার অধিকারী ছিলেন অমর ইবুল খাতাবের মতোই এবং আদির রাইতলানহুর মাথার শেষের দিকে কিছু সামান্য চুল ছাড়া একেবারেই কোনো চুল ছিল না তার দাড়ি ছিল খুবই দীর্ঘ এবং ঘন আলী রাইতলানহুর আরেকটি লক্ষণীয় শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা হচ্ছে যে তিনি এত সুঠাম দেহের অধিকারী ছিলেন তার কাঁধের যে হাড়গুলো সেগুলো দেখলে মনে হতো যেন আমরা কোনো সিংহের ঘাড়ের দিকে বা সিংহের কাঁধের দিকে তাকিয়ে আছি এত শক্তিশালী এবং সুগঠিত ছিল তার বাহুর উপরের অংশ এবং নিচের অংশ হাতের উপরের অংশ এবং নিচের অংশ পৃথক করা যেত না মনে হতো যেন সেটা পুরোটাই একটা একক অংশ আলী এত শক্তিশালী ছিলেন যে যদি কখনো তিনি কোনো ব্যক্তির হাত সজোরে চেপে ধরতেন তাহলে সেই ব্যক্তির শ্বাস নেওয়া দম নেওয়া কষ্টকর হয়ে যেত বাহ্যিকভাবে দেখতে যদিও বা মনে হয় যে আলী রাইতলানু কিছুটা স্থূল দেহের অধিকারী ছিলেন কিন্তু তিনি খুবই সুঠাম এবং সুগঠিত দেহের অধিকারী ছিলেন হাত এবং বাহু ছিল খুবই শক্তিশালী এবং যুদ্ধের ময়দানে আলীকে দেখলে দেখা যেত যে তিনি হাঁটলেও মনে হতো যেন তিনি দ্রুত দৌড়িয়ে যাচ্ছেন এবং তাকে দেখেই বোঝা যেত তিনি একজন সাহসী এবং শক্তিশালী দৃঢ়পদ ব্যক্তি নিজের দেহের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যেটাকে আমরা বলে থাকি যে ফিট বডি বা ফিটনেস তার মধ্যে ছিল এই প্রসঙ্গে সামনের দিকে একটি বর্ণনা আগামী পর্বে আমরা পাব যে খন্দকের যুদ্ধে যখন আলী একটি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন তার বিপরীতে যেই ব্যক্তি ছিল দত্তকায় আকৃতির একজন ব্যক্তি এবং তার বিরুদ্ধে কিভাবে অসাধারণ বীরত্বে আলী রাইতলানহু যুদ্ধ করেছিলেন বিভিন্ন যুদ্ধে আলী রাইতলানহু তিনি দ্বন্দ্বযুদ্ধ লড়তেন অর্থাৎ যুদ্ধের শুরুতেই প্রতিপক্ষের বাছাইকৃত বীর যোদ্ধাদের বিরুদ্ধে তিনি লড়াই করতেন এবং বলাই বাহুল্য এই কাজ করার জন্য শুধু একজন সাহসী বা বীর যোদ্ধা হওয়া প্রয়োজন নয় এর সঙ্গে আরও অতিরিক্ত স্কিল বা যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং সেগুলোর সমন্বয় ছিল আলী তালহুর মধ্যে তিনি একদিকে যেভাবে শারীরিকভাবে শক্তিশালী ছিলেন ঠিক তেমনিভাবে খুবই তীক্ষ্ণ বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন সুতরাং পরিস্থিতি সম্পর্কে তিনি খুব সচেতন থাকতেন আলী ইতলানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে আপনি সবসময় শত্রুদেরকে পরাজিত করে থাকেন বদর উহুদ খন্দক এবং এই যে দ্বন্দ্বযুদ্ধে তিনি বাছাইকৃত বীর যোদ্ধাদের সঙ্গে লড়াই করেছেন প্রতিবারই তিনি নিরঙ্কুশভাবে বিজয় হয়েছেন এবং শত্রুদেরকে নিশ্চিন্ন করেছেন আলী বলতেন যে একটি দৃঢ় অন্তর বিজয়ের দিকে নিয়ে যায় তিনি বলছিলেন যে যখন আমি শত্রুদের সঙ্গে মোকাবেলা করি আমি নিজের ভেতরে দৃঢ়ভাবে এই বিশ্বাস স্থাপন করে নেই যে আমি তাকে পরাজিত করবই এবং আমার শত্রু সে নিজেও যখন এই বিশ্বাস করতে শুরু করে যে সে আমার কাছে হেরে যাবে আমি তাকে পরাজিত করব তখন দেখা যায় যে আমার সত্তা এবং তার সত্তা দুইজনের উভয় সত্তা আমাকে সাহায্য করে সেই শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করতে সুতরাং এটা ছিল আদির ইতালাহুর আল্লাহ সুবাহতালের উপর তাওয়াক্কুল এবং ভরসার একটি প্রতিফলন তিনি বিশ্বাস রাখতেন যে আল্লাহ তাকে বিজয় দিবেন এবং তিনি শত্রুদেরকে পরাজিত করবেন সুতরাং এই মানসিক শক্তির বিষয়টি শত্রুদের বিরুদ্ধে তাকে সহযোগিতা করত তিনি একজন দৃঢ়চেতা অন্তরের অধিকারী ব্যক্তি ছিলেন মুসাব আল জুবাইরি তিনি বলেছেন যে আলী যুদ্ধের ময়দানে খুবই সতর্ক থাকতেন ক্ষিপ্র গতিতে শত্রুর উপর আক্রমণ পরিচালনা করতেন যখন তিনি হামলা করতেন তিনি নিজেকে চতুর্দিক থেকে রক্ষা করতেন যখন ফিরে আসতেন তখনও নিজেকে সতর্কতার সঙ্গে রক্ষা করতেন আলীর কাছাকাছি গিয়ে হামলা করবে এই সাহস কেউ করত না কিন্তু তার ঢাল থাকতো শুধুমাত্র একটার দিকে সুতরাং সেই ঢাল শুধুমাত্র একমুখী বা সামনের দিক থেকেই তাকে রক্ষা করতে পারত এই ব্যাপারে যখন আলীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আশঙ্কা করেন না যে পিছন থেকে কেউ আপনার উপর হামলা করতে পারে তিনি জবাব দিলেন যে শত্রুকে আমি এত সুযোগ কখনোই দেই না যে সে আমার পেছনে আসবে আর পেছন থেকে এসে হামলা পরিচালনা করবে সুতরাং এই হচ্ছে আলীর ইতলান্ধুর যুদ্ধে বীরত্বের কিছু অল্প প্রতিফলন এটা হচ্ছে আলীর ইতলান্ধুর শারীরিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত একটি বর্ণনা দ্বিতীয় লক্ষণীয় বৈশিষ্ট্য আলীর ইতলান্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে তিনি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন আলী রহিতাহন একজন বিচারক ছিলেন একজন কাজী ছিলেন এবং নানা ঘটনায় তার এই বিচক্ষণতা আমাদের সামনে প্রকাশিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম তিনিও আলী সম্পর্কে বলেছেন যে সাহাবিদের মধ্যে সবচেয়ে বিচার জ্ঞান সম্পন্ন ব্যক্তি যিনি তিনি তিনি হচ্ছেন আলী ওয়াকদা হুম আলী এর প্রসঙ্গে একটি ঘটনা বিখ্যাত রয়েছে সেই ঘটনাটি আমরা এখানে উল্লেখ করছি তিনজন মুসাফির এবং তাদের মধ্যে সেই রুটি বন্টন করার ঘটনা দুইজন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল তাদের ভীষণ ক্ষুদা লেগেছিল তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল এবং তাদের একজনের কাছে ছিল পাঁচটি রুটি আরেকজনের কাছে ছিল তিনটি রুটি দুইজন যখন এভাবে খাবার আয়োজন করে বসেছে সেই অবস্থায় আরেকজন মুসাফির এসে হাজির খুবই সাদা শীতে ব্যক্তি ছিল সে সে বললো যে আমি অভুক্ত ভাই আমার খিদে লেগেছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও বর্তমান সময়ে আমাদের মধ্যে সফর খুব সহজ হয়ে গিয়েছে কিন্তু সেই সময়ে দেড় হাজার বছর আগের পৃথিবী চোদ্দশো বছর আগের পৃথিবী তখন সফর খুবই কষ্টের একটি বিষয় ছিল এবং লোকেদের মধ্যে সহমর্মিতা অনেক বেশি ছিল যে একজন আরেকজনকে না দিয়ে খাবে এরকম বিষয়গুলো ছিল না কাজেই অসহায় সেই ব্যক্তি এসে যখন চাইল তারা তাদের খাবার কি নিজেদের মধ্যে ভাগ করে নিল একজনে ছিল তিনটি রুটি আরেকজনে ছিল পাঁচটি রুটি সুতরাং আটটি রুটি তিনজনে ভাগ করে সমানভাবে খেয়ে নিল লোকটি চলে যাওয়ার সময় একজনকে আট দিরহাম বকশিস দিল এবং বিদায়ের সময় সেই মুসাফির বলে গেল যে দেখো আমি আট দিরহাম দিয়ে গেলাম তোমরা এটা ভাগাভাগি করে নিও আমি তো তোমাদেরকে কিছুই খাওয়াতে পারলাম না সমস্যা বাঁধল দিরহামকে বন্টন করা নিয়ে কারণ যে ব্যক্তি পাঁচটি রুটি দিয়েছে সে বলল যে আমার পাঁচটি রুটি ছিল কাজে আমি পাঁচ দিরহাম পাবো তোমার তিনটা রুটি ছিল তুমি তিন দিরহাম পাবে মুসাফির আট দিরহাম দিয়ে বিদায় হয়ে গেছে কিন্তু তিন রুটিওয়ালা ব্যক্তি এই হিসাব মতে রাজি হলো না সে বলল যে না এটা তো হতে পারে না কারণ আমরা সবাই সমান সমান খেয়েছি আটটা রুটি ভাগ করে খাওয়া হয়েছে সে আট দিরহাম দিয়েছে সুতরাং আমি চার দিরহাম পাবো তুমিও চার দিরহাম পাবে কিন্তু প্রথম ব্যক্তি বলল যে না এটা হতে পারে না তুমি তিন রুটির জন্য পাবে চার দিরহাম আর আমি পাঁচ রুটির জন্য কিভাবে চার দিরহাম পেতে পারি ফলে এই বিষয় নিয়ে একটি বিতর্ক ঝগড়া সৃষ্টি হলো বিবাদ সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত তারা আমিরুল মুমিনিন আলী ইবন আবি তালিব রাইতলানহর কাছে আসলো এবং বলল যে আপনি যে বিচার করবেন সেটি আমরা মেনে নিব আলী রাইতলানহু তাদের কথা শুনলেন এবং শোনার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সমান সমান খেয়েছো তারা বলল হ্যাঁ আমরা সমান সমান খেয়েছি তখন উপস্থিত মুহূর্তের মধ্যে আলী রেতাহ তিনি বলে দিলেন যে তাহলে এত বিবাদের কি আছে এই হিসাব তো একেবারে সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত দীর্হাম যার তিনটি রুটি সে পাবে এক দীর্হাম এখন এখানে লক্ষণীয় যে আলী রেতলাহ তিনি কোনো গণিত শাস্ত্রের ছাত্র ছিলেন না সাধারণ বুদ্ধি বিবেচনা যেটা আল্লাহ সুহামতাল্লাহ তাকে দিয়েছিলেন তীক্ষ্ণ বিবেচনা বোধ সেটাকে ব্যবহার করে মুহূর্তের মধ্যে তিনি ফয়সলা দিলেন যে পাঁচটি রুটি দিয়েছে সে পাবে সাত দীর্হাম যার তিন রুটি ছিল সে পাবে এক দীর্হাম কিন্তু এটা কিভাবে সম্ভব দুইজন ব্যক্তি একে অন্যের দিকে হা করে তাকিয়েছিল তারা হিসাব বুঝতে ব্যর্থ হয়েছিল আদির ইতালানু তিনি ব্যাখ্যা করে বললেন তিনি বললেন যে সকলেই সমানভাবে খেয়েছ প্রত্যেকটা রুটি তিন টুকরা করা হয়েছে কাজে আট রুটির মধ্যে মোট টুকরা হয়েছে চব্বিশটা প্রত্যেকেই আটটা করে টুকরা খেয়েছ এবং ওই মুসাফির ব্যক্তি আট টুকরার জন্য তোমাদেরকে আট দীর্হাম দিয়েছে এরপর আলী বললেন যে এবারে আসা যাক সেই হিসাবে যে কে কতটুকু পাবে দ্বিতীয় ব্যক্তি তাদের মধ্যে তিনটা রুটি দিয়ে সে অংশগ্রহণ করেছিল তার তিন রুটিতে টুকরা হয়েছে নয়টি এবং সর্বমোট চব্বিশ টুকরার মধ্যে সে নিজে খেয়েছে আটটি টুকরা আর একটি টুকরা পেয়েছে সে মুসাফির ব্যক্তি অর্থাৎ যে যার কাছে তিনটা রুটি ছিল সেই তিন রুটিতে নয় টুকরা হয়েছে সেই নয় টুকরার মধ্যে থেকে একটা টুকরা পেয়েছে মুসাফির আর আট টুকরা সে নিজেই খেয়েছে কাজেই যেহেতু একটা টুকরা মুসাফির খেয়েছে তিন রুটিওয়ালা ব্যক্তি এক বিধামের বেশি কিছুই পেতে পারে না আর যার কাছে পাঁচ রুটি ছিল সেখানে হয়েছে পনেরো টুকরা তার মধ্য থেকে সে নিজে খেয়েছে আট টুকরা আর সাত টুকরা খেয়েছে মুসাফির কাজেই সেই পাঁচ রুটিওয়ালা ব্যক্তি পাবে সাত টুকরার বিনিময়ে সাত দিরহাম সুবাহ আল্লাহ হাজির ইসলামের এই বিচারে লোকেরা বিস্মিত হয়ে গেল এবং তার মধ্যে আল্লাহ সুবাহ যে বিচার বুদ্ধি দিয়েছিলেন সেই বুদ্ধির পরিচয় পেয়েও তারা মুগ্ধ হলো এই হচ্ছে একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত যে আলী ইতলান্তর মধ্যে আল্লাহ কি ধরনের বিচারপথ দিয়েছিলেন এই প্রসঙ্গে আরও অনেক ঘটনা রয়েছে সময়ের কারণে আমরা শুধুমাত্র একটি উল্লেখ করে ক্ষান্ত হলাম অন্যান্য বিষয়গুলো আমরা কিতাব থেকে দেখে নিতে পারি এবারে আমরা আসছি আমাদের আলোচনার একেবারে শেষ অংশে আলী ইতলানহ তিনি একজন বাগ্মী ব্যক্তি ছিলেন ভাষার উপরে তার অসাধারণ দখল ছিল এবং এটাও ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটি অসাধারণ দিক তিনি বিভিন্ন ক্ষুদবায় বিভিন্ন কথায় উক্তিতে অসাধারণভাবে একেবারে জুতসই শব্দকে নির্বাচন করতে পারতেন এবং চমৎকার উপমা উদাহরণ দিয়ে প্রাঞ্জলভাবে কথাকে ব্যবহার করতে পারতেন বর্তমান সময়ে আমাদের মধ্যে আমরা দেখি যে অনেক সময় কোন বক্তা উত্তম বা কে ভালো কথা বলতে পারে এটা বুঝাতে গিয়ে আমরা বুঝাই যে যত বেশি জটিল শব্দ ব্যবহার করবে আলঙ্কারিক শব্দ সাহিত্যিক শব্দ যে এক ঘন্টা কথা শুনলাম কিন্তু কিছুই বুঝলাম না সেই হচ্ছে সবচেয়ে ভালো বক্তা কিন্তু সাহবাইকেরাম বা রসুল্লাহ আসলামের আদর্শ এরকম ছিল না তারা চমৎকার কথা বলতেন কিন্তু এত সহজ কথা বলতেন যেটা সবাই বুঝতে পারত প্রাঞ্জলতা ছিল এবং ভাষার মধ্যে অলঙ্কারও ছিল আলী ইতলানহুর কথা বলা সেই প্রসঙ্গে একজন আলেমের উক্তি আমরা উল্লেখ করছি তিনি বলেছেন যে আলীর ইতলানহু তার শব্দগুলো ছিল মুক্তর মতো তার উক্তি পরিণত হয়েছে প্রবাদ বাক্যে যেগুলো যুগে যুগে জ্ঞান পিপাসু ব্যক্তিদেরকে মুগ্ধ করেছে আলী তার উক্তি এবং কথার মাধ্যমে যারা ভাষাবিদ সাহিত্য বিশারদ কিংবা যারা হেদায়ত প্রার্থী তাদের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছেন তার উক্তি এবং কথার মধ্যে তার ক্ষুদার মধ্যে অনুপ্রেরণা ছিল ভালো কাজ করার জন্য এবং সুন্দর চারিত্রিক আখলাক বা সৎ গুণাবলী অর্জন করার জন্য প্রেরণা ছিল তার অসাধারণ কথা এবং উক্তিগুলো মানুষকে আল্লাহর দিকে দিনের দিকে দাওয়াত করার জন্য একটি মূল্যবান মাধ্যমে পরিণত হয়েছে মানুষকে ইলম শিক্ষা করার জন্য উত্তম আখলাকের দিকে উৎসাহী করার জন্য তাদের অন্তরকে আলোকিত করার জন্য তাদের মন হৃদয়কে আলোকিত করার জন্য আলীর উক্তিগুলো এক একটি মূল্যবান মাধ্যমে পরিণত হয়েছে কারণ তার সেই উক্তিগুলোর মধ্যে তার কথার মধ্যে ছিল বাগ্মিতা ছিল প্রাঞ্জলতা সুস্পষ্ট অর্থ এবং গভীর চিন্তার ছাপ সর্বোপরি তিনি বলেছেন যে সেই কথাগুলো যে অন্তর থেকে বের হয়েছে যে হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত হয়ে বের হয়েছে সেই হৃদয় ছিল একটি বিশুদ্ধ হৃদয় কয়েকটি উক্তি যেগুলো আলির নামে বিখ্যাত হয়ে গেছে এখানে আমরা শুধুমাত্র উদাহরণের স্বার্থে অনুবাদ উল্লেখ করে এখান্ত হচ্ছি আজকে ইতালন তিনি বলেছেন যে বুদ্ধিমান ব্যক্তি সেই যে প্রথমে চিন্তা করে এরপর কথা বলে বুদ্ধিমান ব্যক্তি প্রথমে অন্তর দিয়ে চিন্তা করে এরপরে মন্তব্য করে বিপরীতে নির্বোধ ব্যক্তি প্রথমে মন্তব্য করে এবং পরে চিন্তা করে যে আমি কি বললাম হাজির ইতলানু তিনি বলেছেন যে একজন অসৎ ব্যক্তি অন্য কাউকে সৎ বলে মনে করতে পারে না সর্বোচ্চ সে তাকে নিজের মতো মনে করে আরেকটি উক্তি চালিয়ে দিলেন তিনি বলেছেন যে কৃপণতা হচ্ছে সমস্ত খারাপ অভ্যাসের একটি সম্মিলিত রূপ কারণ কৃপণতা এটা একটি লাগামের মতো যেটা একজন ব্যক্তিকে যে কোনো অন্যায়ের দিকে টেনে নিয়ে যায় আলির ইতলাহ তিনি ভাষাজ্ঞানী ছিলেন ভাষার উপর তার দখল ছিল এবং আরবি ব্যাকরণ বা নাহু শাস্ত্র তার পেছনে যিনি প্রধান ব্যক্তি বা যিনি এই শাস্ত্রকে বিকশিত করেছেন সেখানে আলী ইবনে আবি তলিব রাইতলানহু তার নামকে উল্লেখ করা হয়ে থাকে এবং এটা হচ্ছে সেই সময়কার ঘটনা যেটা আমরা এখন উল্লেখ করতে যাচ্ছি আলী রাইতলানহু যখন রাজধানী মদিনা থেকে কুফাতে স্থানান্তর করেছিলেন সেই সময়ের ঘটনা যেহেতু সেই অঞ্চলের আশেপাশে যে মানুষেরা অর্থাৎ পারস্য অঞ্চলের মানুষেরা তারা আরবি ভাষী ছিল না এবং তারা তাদেরকে আরবি জানতে হতো শিখতে হতো কারণ রাসুল্লাহ আসলামের হাদিস এবং কোরআন এগুলো তো আরবি ভাষাতেই এবং এই বিভিন্ন অঞ্চলের মানুষের একে অন্যের সঙ্গে মেশার কারণে আরবি ভাষা সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছিল ফলে তাদেরকে বিশুদ্ধ ভাষা শেখানো খুব জরুরি ছিল আলির রহিতলানহু তিনি এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন এবং তার একজন সাথী আবুল আসওয়াদ আদুয়া আলী তাকে তিনি এই বিষয়ে দায়িত্ব প্রদান করেছিলেন যে তুমি আরবি ভাষার কিছু নিয়ম কানুন ঠিক করবে যেটাকে আমরা বর্তমানে ব্যাকরণ বলে থাকি তো আবুল আসওয়াদ আব্দু আলী তিনি একদিন আলী রাহিতাহর কাছে আসলেন এবং এসে দেখলেন যে আমিরুল মুমিনিন আলী ইবনাবি তলিব তিনি খুবই চিন্তিত অবস্থায় আবুল আসওয়াদ জানতে চাইলেন ফিমা তুফাক্কিরিয়া আমিরুল মুমিনিন যে আপনি কি নিয়ে চিন্তিত আলী বললেন ইন্নি সামি তু বিবি বালাদিকুম হাজালাহনা এবং আলী এরপর বললেন ফারাত্তু আন আসমা কিতাবান ফি উসুলিল আরবিয়া আলী রাহিতাহন সেই সময় তার হাতে একটি বই ধরা ছিল এবং তিনি বলছিলেন যে তিনি আরবদের ভাষা নিয়ে চিন্তা করছেন এবং ভাবছেন আবুল্লা সোয়াদ সেই বইটি হাতে নিলেন এবং তিনি দেখলেন যে সেখানে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম আল কালিমাতু ইসম ওয়ালফিলুন ওয়াহারফ অর্থাৎ আলী তাহানু ভাষার কিছু নিয়ম শুরুতে লিপিবদ্ধ করেছেন তিনি লিখেছেন যে বাক্য হয় বিশেষ্যর মাধ্যমে ইসম ফিল এবং হার্ফ ক্রিয়া এবং বাক্যের যে ক্ষুদ্রাংশ বা পার্টিকেল বা হার্ফ সেগুলোর মাধ্যমে এরপর সেখানে আরও লেখা রয়েছে তিনি পরিচয় দিয়েছেন ইসম কি বা ফিল কি বা হার্ফ কি সেই বিষয়গুলো সম্পর্কে আলী বলেছেন আল ইসমু মা আম্বা আনিল মুসাম্মা ওয়াল ফি মা আম্বা আন হারাকাতিল মুসাম্মা এভাবে আলী আরও লিখেছেন ওয়াল হারফু মা আম্বা এভাবে বাক্য শেষ পর্যন্ত অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে বিশেষ হচ্ছে তিনি সংজ্ঞা প্রদান করেছেন ব্যাকরণের বিশেষ হচ্ছে বিভিন্ন বস্তুর নাম ক্রিয়া সেগুলো সম্পর্কে তথ্য প্রদান করে এবং হার্ফ বা পার্টিকেল শব্দ বা বাক্যের অর্থকে পরিপূর্ণ করে থাকে আবুল্লা আসওয়াদ আলী তিনি সেগুলো দেখলেন এবং আলী তখন তাকে বললেন যে তুমি আমার এই পদ্ধতিকে ফলো করো অনুসরণ করো এবং তোমার নিজের মধ্যে যে চিন্তা আসে সেগুলোকেও তুমি ব্যাকরণ হিসেবে লিপিবদ্ধ করো এবং এটাই হচ্ছে পেছনের ঘটনা যার মাধ্যমে আরবি ব্যাকরণ বিকশিত হয়েছিল নাহু শাস্ত্র সেগুলো বিকশিত হয়েছিল সুতরাং এই ঘটনার মধ্যে আমরা আলী নাবি তলিব ইতলানহু তার ভাষার উপরে দখল এই বিষয় সম্পর্কে জানতে পারলাম তিনি একজন বাগ্মী ব্যক্তি ছিলেন সর্বশেষ ঘটনা যেটা উল্লেখ করে আমাদের আলোচনা আমরা সমাপ্ত করছি আলী ইতলানহুর মধ্যে আল্লাহ সুহামতাল্লাহ যে ইলম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন তার একটি প্রতিফলন এই উক্তির মধ্যে বা ঘটনার মধ্যে আমরা দেখতে পাই আমরা তার ভাষার দখল নিয়ে কথা বলছিলাম তার জ্ঞান নিয়ে কথা বলছিলাম কাজেই এই উদাহরণটি বেশ চমৎকারভাবে এখানে প্রাসঙ্গিক হয় একবার জন ব্যক্তি আলী রাইজুল্লাহর কাছে এসে হাজির হলো এবং বলল যে আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই প্রশ্ন করতে অনুমতি চাই আলী বললেন তোমরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারো তারা বললেন যে জ্ঞান এবং সম্পদ এই দুটার মধ্যে কোনটা উত্তম এবং কেন উত্তম এবং আপনি আমাদের দশজন ব্যক্তি আমরা রয়েছি আমাদের সবার জন্য একটি একটি করে জবাব দিবেন অর্থাৎ অন্য কথায় আপনি দশটি পয়েন্টে এই বিষয়কে ব্যাখ্যা করবেন আলী রহিদুল্লাহ তাদের দশজনের জন্য দশটি উত্তর দিলেন এবং সুহান আল্লাহ যদি আমরা নিজেরাও চিন্তা করি যে জ্ঞান এবং সম্পদের মধ্যে কোনটা উত্তম এবং কেন উত্তম কি কি পয়েন্ট আমাদের মাথায় আসতে পারে আদিরা ইহু খুবই চমৎকারভাবে দশটি পয়েন্টকে সামনে রেখে এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য উপস্থাপন করলেন প্রথমেই তিনি বললেন ইলম হচ্ছে নবীদের রেখে যাওয়া সম্পত্তি বা নবীদের রেখে যাওয়া বিষয় ইলম হচ্ছে রাসুল্লাহ সাল্লাহামের রেখে যাওয়া বিষয় আর সম্পদ রেখে গিয়েছিল কে কে সম্পদ রেখে নিজে ধ্বংস হয়েছিল ফেরাউন সম্পত্তি হচ্ছে ফেরাউনের উত্তরাধিকার সুতরাং ইলম সম্পত্তির থেকে উত্তম এবং হাদিসে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন যে নবীরা তোমাদের জন্য কোনো দিনার দিরহাম রেখে যান না বরং তারা রেখে যান ইলম কাজে যে ব্যক্তি ইলম অর্জন করলো সে এক নির্ধারিত অংশ লাভ করলো যে কারণে বলা হয়ে থাকে যে আলেমরা ওলামা একরাম তারা হচ্ছেন নবীদের উত্তরাধিকার দুই নম্বর পয়েন্টে আলী বললেন ইলম উত্তম কারণ ইলমকে পাহারা দিতে হয় না সম্পদকে পাহারা দিতে হয় কিন্তু যার মধ্যে ইলম আছে ইলম নিজেই ওই ব্যক্তিকে রক্ষা করে তিন নম্বর পয়েন্টে আলী বললেন যে সম্পদের অধিকারী যে হয়ে যায় তার অনেক শত্রু সৃষ্টি হয় কিন্তু যে ব্যক্তি জ্ঞানী হয়ে যায় যার মধ্যে ইলম আসে তার অনেক বন্ধু হয়ে যায় সুতরাং এদিক থেকে ইলম উত্তম চার নম্বর পয়েন্টে আলী বললেন ইলম উত্তম কারণ এটা যত তুমি বিতরণ করবে তত বেড়ে যাবে অথচ সম্পদ বিতরণ করলে কমে যায় সম্পদ বিতরণ করলে কমে যায় ইলম বিতরণ করলে আরও বেড়ে যায় ফলে ইলম উত্তম পাঁচ নম্বর পয়েন্টে আলী বললেন পাঁচ নম্বর ব্যক্তিকে বললেন ইলম উত্তম কারণ হচ্ছে যে ব্যক্তির মধ্যে ইলম থাকে সে উদার হয় দানশীল হয় আর যে ব্যক্তি ধনী হতে থাকে তার সম্পদের প্রতি মায়া মহব্বত তত বাড়তে থাকে সে তত বেশি কৃপণ হয়ে যায় আলী ছয় নম্বর পয়েন্টে বললেন সম্পদ চুরি হতে পারে কিন্তু ইলম কখনো চুরি করা যায় না ফলে ইলম উত্তম সাত নম্বর পয়েন্টে আলী বললেন যে সময়ের বিবেচনাতেও যদি আমরা বিবেচনা করি সময় ইলমের কোনো ক্ষতি করে না অর্থাৎ সময়ের সাথে সাথে ইলম নষ্ট হয়ে যায় এমন হয় না যদি সেটা উপকারী ইলম হয়ে থাকে সময় ইলমের কোনো ক্ষতি করে না জ্ঞানের কোনো ক্ষতি করে না কিন্তু সম্পদ সময়ের সাথে সাথে কি হয় নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় সুতরাং এই দিক থেকেও ইলম উত্তম আট নম্বর পয়েন্টে আলী বললেন ইলমের কোনো সীমা নেই পরিসীমা নেই সীমাহীন কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং সেটাকে গণনা করা যায় সুতরাং এই দিকেও ইলম উত্তম নয় নম্বর পয়েন্টে আলী বললেন ইল মানুষের হৃদয়কে আলোকিত করে জ্যোতির্ময় করে কিন্তু যে ব্যক্তির মধ্যে সম্পদ চলে আসে সম্পদের প্রতি মায়া মহব্বতের কারণে তার অন্তরগুলো দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় এবং সেটা কালিমালিপ্ত হয়ে যায় বা অন্ধকার হয়ে যায় ইলম অন্তরকে আলোকিত করে সম্পদ অন্তরকে অন্ধকার করে দেয় সুতরাং ইলম উত্তম সব শেষ দশ পয়েন্টে দশ নম্বর পয়েন্টে আলী বললেন ইলম উত্তম কারণ এটা মানুষকে হেদায়ত বা সঠিক যে রাস্তা বা তাউহিদের দিকে পরিচালিত করে যেমন আমরা বলে থাকি সুরা ফাতিহাতে আমরা বলে থাকি ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন যে আমরা আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই সুতরাং ইলম মানুষকে আল্লাহর পরিচয় প্রদান করছে তাহিদের পরিচয় প্রদান করছে এবং সঠিক রাস্তা কোনটা সেটা চিনতে সাহায্য করছে আরেকদিকে যার মধ্যে সম্পত্তি আসতে থাকে প্রচুর সম্পত্তির মালিকানা যে লাভ করতে থাকে তার প্রবৃত্তি শক্তিশালী হয়ে যায় এবং তার মধ্যে বিপদের আশঙ্কা সৃষ্টি হয় আলী বললেন যে সম্পদ ফেরাউন এবং নমরুদকে বিপদগ্রস্ত করেছে এবং এক পর্যায়ে গিয়ে তারা নিজেরাই নিজেদেরকে রব বলে ইলাহ বলে দাবি করতে শুরু করেছে সুতরাং এই দিক থেকেও ইলম উত্তম আলহামদুলিল্লাহ আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা একেবারে শুরু থেকে শুরু অর্থাৎ আলির ইতলানুর জন্ম বংশ উপাধি এভাবে মক্কা মতিনা এবং অন্যান্য খলিফার অধীনে তার জীবনের বড় বড় ঘটনাগুলো আলোচনা করার ইচ্ছা রাখি অমা তৌফিকে ইল্লা বিল্লাহ وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين